بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد ভয়ের সাথে আশাবাদী হইতে হবে দুটোই হইতে হবে দুটোর একটি থাকলে ইমান থাকবে না দুটোর একটি শুধু যদি থাকে তো ইমান থাকবে না দুটোর একটি কি শুধু আশা কি আশা আল্লাহর কাছে আশা যে মুসলমান ঘরে জন্ম নিয়েছি খাতনা করেছি গরুর গোস্তু খাচ্ছি সব চোদ্দ পিড়ি সবাই মুসলমান জানি না যে কোন পিড়ি থেকে হিন্দু ছিল সবাই তো আমরা মুসলমান আজীবন ধরে জেনে মুসলমান তাহলে জান্নাত পাবো না তো কে পাবে এর নাম হচ্ছে আশা এই আশা মুরজিয়া ফিরকার কাজ যে কলেমা পড়া মুসলমান নামাজ না করলে কি হবে মুসলমান তো বাংলাদেশে বাস করি বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট আমরা মুসলমান আর কি কাফের হয় হিন্দু দেশে ইহুদিন আসারাদের দেশে সব দেশে কাফের আমরা আবার কাফের কি করে হবো কবর মাজার পূজা করছে নামাজ পড়ে না দিনের কিছুই নেই তারপর আশা শুধু আশা এই আশা করা গম্ভাদের কাজ আশা রাখা নির্ভীক হয়ে মানে ভয়বিহীন ভয় নেই শুধু আশা এ বলা হয়েছে আল্লাহর আজাব সম্পর্কে দুঃসাহসিকতা আল্লাহর আজাবের কোনো পর্ব নেই আল্লাহর যে পাকড়াও রয়েছে আল্লাহর যে গজব রয়েছে দুনিয়া আখেরাতে এই সম্পর্কে তাহলে নির্ভীক তরম হয়নি আল্লাহকে বলে থাকে না গমরা ইমান নেই তার এর বিপরীত শুধু ভয় এত ভয় যে ভয়ে অস্থির ভয়ে অস্থির আশা নেই ভয় আছে একদিকে কিন্তু আশা নেই এটি কার কাজ এই কাজটিকে কোরআন আল্লাহ বলেছেন যে এটি কাফের নিরাশ হওয়া বলছি ভয় করে নাই কাফের ভয় করে না কিন্তু নিরাশ হওয়া যে কোনো ক্ষেত্রে কাফের কি হয়ে যায় বিপদ আপদ আসলে নিরাশ হয়ে যায় আজকাল শেয়ার বাজার সম্পর্কে মানে সৌদি আরবের শেয়ার বাজার সম্পর্কে জানা আছে যারা পত্র পত্রিকা পড়েন খুব লস খেয়েছে না খুব মার খেয়েছে কালকে আমাদের এক ভাই শোনালো যে এত মার খাওয়া খেয়েছে যে অনেকে নাকি আত্মহত্যা করেছে বা হাসল করেছে তাহলে এটি কার কাজ এটি কাফের লক্ষণ নিরাশ হয়ে যাওয়া প্রথম কথা যদি হালাল ব্যবসা করে থাকে আর যদি লস খেয়ে গিয়ে থাকে তাহলে নিরাশ হইতে হবে আল্লাহ রহমত থেকে আজকে লস খেয়েছি আল্লাহ বরকতের মালিক আল্লাহ দয়ার মালিক আল্লাহ দয়া করবেন আল্লাহ বরকত দেবেন কিন্তু যদি হারাম কাজ করে থাকে তাহলে তো অপরাধী আর অধিকাংশ শেয়ার বাজার হচ্ছে হারাম জুয়া অধিকাংশ কোম্পানির বা অধিকাংশ প্রতিষ্ঠানগুলি ব্যবসায় প্রতিষ্ঠানের শেয়ার বাজার হচ্ছে জুয়া সুতরাং তারা হারাম কাজ করেছে আর আল্লাহর গজব করেছে এটি শাস্তি তাদের জন্য কথা হচ্ছে যে নিরাশ হওয়া শুধু ভয়ের দিক যার মধ্যে আছে আর আশা রাখে না সে হচ্ছে নিরাশ আশা রাখা মানে নিরাশ আল্লাহ কোরআন বলছে ইন্নাহুল্লাহ ইয়াই আসমির রাওয়াহিল্লাহ ইল্লাল কমল কাকিরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কে কাফের নিরাশ কারণ তার ইমান নেই সে বুঝতে পেরেছে মতের সময় বুঝতে পেরেছে যে আমার আর উপায় নেই কবরে গিয়ে তো বুঝতে পেরেছে তার আগেই বুঝে নিয়েছে মরণের সময় তো কবরে তো বুঝবেই সে তারপরে হাসর মাঠেই সে বুঝে গেছে হাবুডুবু করছে ঘামে সেখানেই বুঝে গেছে যে আমার জান্নাতে যাওয়া যাচ্ছে না ও জাহান্নাম জিতেই হবে তাহলে নিরাশ কি হয় কাফের নিরাশ হবে মমিন নিরাশ হবে না ইন্না হল আয়াই আসমের রাহিল্লা ইল্লাল কামুল কাফের তাহলে শুধু ভয়ের দিক থাকা আর আশা না থাকা এটিও মমিনের কাজ নয় আর মমিনের কাজ এর উল্টোটিও না শুধু আশায় আর আশা বড় আশা উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে আমরা মুসলমান জান্নাত আমরা পাবো না তার পাবে কি এটি ইহুদিন আসারাদের কথা ইহুদিন আসারাদের কথা আল্লাহ বলছেন তারা বলতো জান্নাতা ইল্লামান কানা না সারা জান্নাতে যাবে কি আমরা ইহুদিরা যাবো না খ্রিস্টান যাবো তো যাবে কে আল্লাহ বলছেন তিলকা মান্য এটি তাদের আশা মাত্র তোমরা যদি সত্যবাদী হও তোমাদের এই দাবিতে আশা হয় তাহলে দলিল নিয়ে এসো যে ইহুদি জান্নাতে যাবে আর খ্রিস্টান জান্নাতে যাবে এর দলিল নিয়ে আসো কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন জান্নাতে যাবে জান্নাত ইল্লা নাফসুল যে বিশ্বাসী এবং তার মোতাবেক আমল করে পাঁচাত্ত নামাজ পড়েছে সৎ আমল রয়েছে সেই ব্যক্তি জান্নাতে যাবে তো এই জন্য মমিনকে কি হইতে হবে এই দুটো বিষয়ের মাঝামাঝি থাকতে মানে আশাও থাকতে হবে আর ভয়ও থাকতে হবে আশার মাধ্যমে গোনা খাতা হলে আশা থাকলে হবে কি গোনা খাতা হলেও আল্লাহর কাছে তবার মাধ্যমে মুক্তি পেয়ে যাবো কেন যে আমি ইমানদার নামাজ পড়ি রোজা রাখি ফরজ অজব আদায় করি কিছু ভুল ত্রুটি হলে আল্লাহ মাফ করে দাও আশা আশার দিকটা আপনাকে কি করছে তবার জন্য সহযোগিতা করছে আর ভয় ভয় রয়েছে তাহলে ভয় থাকলে কি হবে আশার সাথে সাথে ব্যালেন্স এটা হচ্ছে ব্যালেন্স আশা রেখে আপনি আমল করে যাচ্ছেন আমল করে যাচ্ছেন এবং ভুল ত্রুটি হলে তবা করছেন আর ভয় থাকলে হবে কি পাপ থেকে বেঁচে আল্লাহ আকবর অজানাই কত গোনা আছে সেগুলি যদি আল্লাহ ধরে নেন তো কি হবে তাহলে জেনে শুনে গোনা করবো জেনে শুনে বুঝতে পারছি এটি গোনার কাজ তারপরে গোনা করবো বুঝতে পারছি এ হারাম আর এই হারাম খাবো অজান্তে কত হারাম হইতে ঢুকে যাচ্ছে তাহলে ভয় ভয় থাকতে হবে পীরপন্থীরা গোমরা হয়েছে এই ক্ষেত্রে গোমরা হয়েছে তাদের কিতাবাদিতে আছে আল্লাহ তোমার জান্নাতের আশা করি না তোমার জাহান্নামকে ভয় করি না তোমার জাহান্নামকে ভয় করি না তোমার জান্নাতের আশা করি না না আশা না ভয় ওসব কিচ্ছু করি না তোমার ইস্কে পাগল এটি হচ্ছে পীরদের কথা পীরতন্ত্রের কথা তোমার ইস্কে পাগল বড় বড় তাদের পীরদের কথা রয়েছে আল্লাহ তোমার জান্নাতও চাই না তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই না শুধু তোমার ইস্ক চাই তোমার ইস্কে পাগল তোমার পাগলের পাগল আমি কোরআন হাদিসে কথা বলেছে আল্লাহ বলছেন তুমি কম্পিটিশন করো প্রতিযোগিতা করো তোমার রবের বকশিস নেওয়ার জন্য মার্জনা নেওয়ার জন্য আর এমন জান্নাতের জন্য যা আকাশ জমিন চাইতে বেশি প্রশস্ত আল্লাহ তাহলে জান্নাতের জন্য আমল করতে আল্লাহ বলছেন জান্নাতের জন্য ইমান নিয়ে আসতে বলছেন প্রতিযোগিতা করতে বলছেন এরা বলছে জান্নাত চাই না তোমার তোমার জাহান নাম থেকে বাঁচতে চাই না তোমার জাহান নামকে ভয় করি না বলছে তোমার জাহান নামকে ভয় করি না আর তোমার জান্নাতের আশা রাখি না তোমার শুধু ইস্যু করি আমি কোনটি এই দুই জায়গায় আছে আর মমিন মানে মানে বান্দার মধ্যে দুটোই থাকবে আল্লাহর ভয়ও থাকবে যেই ভয় তাকে পাপ থেকে বাঁচাবে গোনা থেকে কেন বাঁচি আর ফরজ অজেব আদায় কেন করি আল্লাহ রসুলের আদেশ কেন পালন করি আল্লাহর ভয় আল্লাহর গজবের ভয়ে আল্লাহর আজাবের ভয়ে দুনিয়ার সাজার ভয়ে আখেরাতের সাজা শাস্তির ভয়ে আর আশাও রাখি আমল করার সাথে সাথে পার্থিব বেঁচে থাকার সাথে সাথে আল্লাহর কাছে আশাও রাখি আল্লাহ যথাসাধ্য আমল করে যাচ্ছি বাকি আশা তোমার রহমতের আল্লাহ তোমার রহমতের আশা রাখি কালা সুফিয়ান এবং সুফিয়ান সরি বলছেন মাহফিল কোরআনে আয়াতন আসাদ আলাইয়া মিন কোরআনে কারিমে এর চাইতে শক্ত আয়াত আমার উপর গুজরেনি এর চাইতে শক্ত আয়াত আমার উপর কোনো সময় আসেনি কি আয়াত এ আয়াত বড় তার উপর খুব শক্ত লেগেছিল কি লাস্তুম আলা সেই তোমাদের কোনো মূল্য নেই তোমরা কোনো কিছুর ওপরে নয় মানে তোমাদের কোনো মুক্তি নেই যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাতের বিধান কায়েম না করবে ইঞ্জিলের বিধান কায়েম না করবে ওমা অনুজিল ইলাইকুমের রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে যে আয়াত নাজল হয়েছে যে কিতাব নাজল হয়েছে কি তাহলে তাওরাত ইঞ্জিলের পরে রবের পক্ষ থেকে কি নাজল হয়েছে আল কোরআন তাহলে ওমা অনুজিলা বলে কোরআনের কথা বলা হয়েছে তাহলে তওরাত এঞ্জিল কায়েমের পরে কোরআনের বিধান কায়েম করতে হবে তাহলেই তোমাদের কিছু অস্তিত্ব আছে অর্থাৎ তুমি মমিন না হলে মমিন নও তওরাত এঞ্জিল কায়েম করতে হবে কতটুকু তওরাত এঞ্জিলের যতটুকু কথা মৌলিক বিষয়গুলি কোরআনে সাব্যস্ত রাখা হয়েছে এই নাই যে কোরআনের সাথে সাথে তাওরাতের ওপর আমল করতে হবে তাওরাত স্টাডি করতে হবে না এটা উদ্দেশ্য মোটেই নাই আর একটি অর্থের দিক রয়েছে সেটি হচ্ছে যে তাওরাত এবং ইঞ্জিলে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে যে ভবিষ্যৎবাণী মুসা এবং ইসা আলি সাল্লামের আলিম সালামের মাধ্যমে এসেছে ইহুদি এবং খ্রিস্টানদের কাছে আহলি কিতাবদের কাছে তারা যদি তাওরাত ইঞ্জিলের ওই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন করত তাহলে মোহাম্মদ রসুল্লাহ সালাতে বিশ্বাসী হয়ে যেত কোরআনের প্রতি ইমান নিয়ে আসত শেষ দিন যা সারা বিশ্বের মানবতার জন্য সেই দিন গ্রহণ করে নিত এমনকি বেদ পর্যন্ত যদিও বেদ ঐশী বাণী নয় ঐশী বাণী থেকে নকল করা হয়েছে কারণ যারা বেদ রচনা করেছিল আর্যরা তারা হয়তো এরাক থেকে গিয়েছিল অথবা প্যালিস্তাইন এলাকা থেকে গিয়েছিল এইসব এলাকা থেকে গিয়েছিল আর এইসব এলাকা হচ্ছে আরজুল আম্বিয়া শাম দেশ ইরাক এগুলি হচ্ছে নবীদের দেশ এরাক ইব্রাহিম আলী ইসলামের দেশ তো এই দেশ থেকে আর্যরা যখন ভারতে যায় তখন তারা নবীদের কিছু তহিদের জ্ঞান আল্লাহর একত্ববাদের জ্ঞান ইমানের জ্ঞান নিয়ে গিয়েছিল তারা বেদ রচনা করলো তাতে দেবী দেবতার অনেক কথাই ঢুকানোর সাথে সাথে ওই তহিদের যেগুলি কথা ছিল সেগুলিও ঢুকিয়ে দিয়েছে এই জন্য বেদ এই চারটি বেদে আল্লাহ তহিদের কথা আছে নবী সম্পর্কে ভবিষ্যৎবাণীর কথা আছে এর মানে নাই যে ওগুলি কোনো বাণী তওরা তিনজিলের মতো ঐশীবাণী নাই তওরা তিনজিল ঐশীবাণী ওহি কিন্তু সেগুলি বিকৃত করেছে আর বেদ আর তওরা তিনজিলের পার্থক্য হচ্ছে যে বেদ মানব রচিত আর্যদের রচনা করা কিন্তু তারা যেহেতু নলেজ রাখতো নবীদের সম্পর্কে আর তৌহিদ সম্পর্কে রেসালাত সম্পর্কে ইমান সম্পর্কে সুতরাং সেগুলি কথাও তাতে সংযোজন করেছে তারা ঢুকিয়ে দিয়েছে ভালো কথা তা ভালো কথাও তাতে রয়েছে আর শির কুপুরির কথাও রয়েছে দেবী দেবতার কথাও রয়েছে এ হচ্ছে বেদের বাকি কোরআনে করিম কোরআনে করিম আল্লাহ রবুল্লা আলমিনের অবিকৃত বাণী এবং সুরক্ষিত বাণী হেফাজত আল্লাহ করবেন এ কথা আল্লাহ বলেছেন তো তাওরাত ইঞ্জিল কায়েম না করলে তোমরা মমিন হতে পারবে না অর্থাৎ তাওরাত ইঞ্জিলে শেষ নবীর ভবিষ্যৎবাণী রয়েছে তাও কায়েম করতে হবে আর তা কায়েম হতেই পারে না খ্রিস্টান হয়ে থেকে গেলে ইহুদি হয়ে থেকে গেলে যতক্ষণ লাইলাহ সাথে মোহাম্মদ উল্লাহ না উচ্চারণ করবে স্বীকৃতি না দেবে অনুমোদন না দেবে কালেমা না পড়বে ততক্ষণ পর্যন্ত লাস্তুমালাশাই তোমরা কিছুই নও তোমাদের কোনো অস্তিত্ব নেই আল্লাহ রবুল্লা আলমিনের কাছে অর্থাৎ তোমরা কুকুরের অবস্থায় থেকে যাবে আবু আল্লাহ তালান বর্ণনা আল্লাহ কাছে শুনেছি তিনি বলেছেন খালাকা রাহমা খালাকা মেয়াতা রাহমা আল্লাহ দয়াকে সৃষ্টি করলেন যেই দিন সৃষ্টি করলেন সেই দিন একশোটি দয়া সৃষ্টি করলেন মেয়াতা রাহমা একশোটি দয়া সৃষ্টি করলেন রহমা তারপরে একশোটি নিরানব্বইটি রহমতকে আল্লাহ নিজের কাছে রেখে নিলেন আর একটি রহমত সারা বিশ্ব জগতে যত সৃষ্টি রয়েছে কি বলেছেন খালকেহি শুধু মানুষের কথা বলা হয়নি খালক মানে সৃষ্টি জগৎ সমস্ত সৃষ্টি জগতের মাঝে অবতরণ করে দিলেন নাজেল করে দিলেন পাঠিয়ে দিলেন ফিখালকেহি তার সৃষ্টি জগতে সমস্ত কুল্লেহিম আরো তাকিদ খাল কেউ এরকম ধারণা করতে পারে শুধু মানুষের মধ্যে আল্লাহ রহমত নাজল করেছেন জিনের মধ্যে দয়া গায়ে নাজল করেছেন না জিন এবং মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন তাদের জন্য নবী রসুল পাঠিয়েছেন এবং তাদেরকে শরীরের বিধিবিধান পালন করতে হবে কিন্তু দয়া গরু ছাগলে আছে কুকুর শ্রীগালে দয়া আছে মোরগে দয়া আছে কীট পতঙ্গের দয়া আছে বাচ্চাদের উপর দয়া করে না তো সমস্ত সৃষ্টির মাঝে একটি রহমত একটি দয়া আল্লাহ নাজল করলেন আর সেই একটি রহমত আল্লাহ কত ব্যাপক যে আমরা কত দয়া করছি একে অপরের ওপর স্ত্রী স্বামীর উপর কত দয়াবান স্বামী স্ত্রীর উপর কত দয়াবান ছেলে মেয়েদের উপর কত দয়াবান ভাই বোনের উপর কত দয়াবান না এক পয়সা দিতেন না ভাইয়ের উপর দয়া না থাকলে আপনি পড়াইতেন ইনকাম করছেন কষ্ট করে আপনি আর টাকা দিতেন ছেলে মেয়েদের খরচ দিতেন হ্যাঁ কিছু করতেন না এগুলি বোনের বিয়ে সাথে দিতেন কি জন্য করছেন সব দয়া রহমত এখানে আল্লাহ যদি রহমত না রাখতেন ছিনিয়ে নিতেন কিছু করতেন না আমি নিজের পেট নিয়ে ব্যস্ত আমি কার কথা চিন্তা করবো সব করবো না দয়া না থাকলে করতেন না কিন্তু দয়ার কারণে পাবো তাহলে কাফের যদি জানার মতো জানতো যে আল্লাহর কাছে এই রহমত রয়েছে তাহলে জান্নাত থেকে নিরাশ হতো না কিন্তু কাফের জান্নাত পাবে না আল্লাহর রহমত যে প্রশস্ত এত এই কথা যদি জানতো তো কাফের নিরাশ হতো না কিন্তু কাফের জন্য আল্লাহ জান্নাত রাখেননি এই সমস্ত রহমত পরলৌকিক রহমত কার জন্য মমিনদের জন্য ওকানা বিল মমিনিন রাহিমা জন্য আল্লাহ বলছে রাহিমের ক্ষেত্রে আর কাফের জন্য রহমত রয়েছে দুনিয়ার রহমত এই জন্য আল্লাহ কাফেরকে পানাহার দিচ্ছেন কাফেরকে শ্বাস প্রশ্বাস দিচ্ছেন হাওয়া বাতাস দিচ্ছেন কাফেরকে সবকিছু দুনিয়ার নিয়ামত দিচ্ছেন বরং অনেক মমিন চাইতে বেশি সুখে রেখেছেন আল্লাহ রব অনেক কাফেরকে আল্লাহর যে রহমত নিরানব্বইটি রহমত রয়েছে এই জন্য তো কাফের যদি জানতে পারতো আল্লাহর এই রহমত সম্পর্কে তবু কাফেরও নিরাশ হতো না ওয়ালাউ ইয়ালামুল মুসলিম আর মুসলিম যদি জানতে পারতো বেকুল্লিল্লাজি ইনদাল্লাহ মিনাল আযাব মুসলিম তো জানেই যে আল্লাহর রহমত রয়েছে কিন্তু আযাবের কথা অনেক মুসলিম খেয়াল করে না বেনামাজি যদি আল্লাহর আযাবের কথা খেয়াল করতো তো নামাজ কি আর ছাড়তে পারতো হ্যাঁ মুসলমান মনে করে আমরা মুসলমান জান্নাত পাবো এটা হচ্ছে খুব রহমতের আশাবাদী কিন্তু আযাবের কথা আল্লাহর কাছে যে আজাব রয়েছে আজাব সম্পর্কে কোন মমিন যদি জানতে পারতো যে কত আজাব রয়েছে নারে তাহলে মুসলিম জাহান্নাম থেকে নিজেকে নিরাপদ মনে করতো না আমি মুসলিম হলে কি হবে নামাজ পড়লে কি হবে আমার যে ভুল ত্রুটি হয়ে যাচ্ছে অজান্তে তাতেই হতো জাহান্নামে চলে যেতে হবে এই এই সম্পর্কে যত বেশি যার জ্ঞান থেকেছে তত বেশি সে আল্লাহর ভয়ে ভীত তত বেশি আল্লাহর ভয় ভীত এ সম্পর্কে উমর রাজি আল্লাহ তালানোর শেষ মুহূর্তের জীবনের ঘটনা মনে পড়ে গেল একজন যুবক আসছে দেখার জন্য শেষ সময় শহীদ হয়ে যাচ্ছেন আহত অবস্থায় রয়েছেন এসে খুব সুসংবাদ শোনাচ্ছে ওই যুবক এসে রাহেমাকাল্লাহ আমির আল মহমিন আল্লাহ আপনার উপর রহম করুক আপনার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম আপনি ন্যায় বিচার কায়েম করেছেন শান্তি প্রতিষ্ঠা করেছেন আপনি মক্কাতে মুসলমান হয়েছেন আপনার দ্বারা দিন জয় হয়েছে মুসলিমরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো আপনি ইসলাম গ্রহণ করার পরে খোলাখুলি গিয়ে কাবার পাশে নামাজ পড়তে পেরেছে মুসলমান ইত্যাদি এই প্রশংসাগুলি কিছু বস কিছু বেশ কিছু পেশ করলো সেই যুবক উমরাজি আল্লাহ তালানোর জবাবে কি বলেছিলেন বলেছেন ওদের তো আমি এতটুকু আমার জন্য পছন্দ করি যে যা কিছুই করেছি লা আলাইয়া ওয়াল আলাইয়া আমার যদি সমান সমান করে আল্লাহ ছেড়ে দেয় যে ওমার তোমাকে কিছু দেব না আর সত্যিও দেবো না এতটুকু আমার জন্য যথেষ্ট আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও সমান সমান আমার গোনার ওপরে ধরিও না অন্যায়ের উপরে ধরিও না আর আমি নেকির কোনো পারিতোষিক না আলাইয়া আমার ওপর কোনো জানে বিপদ না আসে ওয়ালালে আর আমাকে কিছু যদি নাও দেওয়া হয় এতে আমার যথেষ্ট আমি এইটুকু চাই এইটুকু মুক্তি আমার জন্য যথেষ্ট আল্লাহ কেমন ভয় ভয় দেখছেন তাহলে যত যার ইমান যত যার যার এলম রয়েছে আল্লাহ সম্পর্কে আল্লাহর আল্লাহ সম্পর্কে আল্লাহ রহমত সম্পর্কে তত তার ইমান এইরকম আরেকটি হাদিস এখানে শুনিয়ে দিয়ে প্রসঙ্গে হাদিসটি রয়েছে আনাস রাজি আল্লাহ তালানো বর্ণনা করেছেন আল্লাহ রহমতের আশা সম্পর্কে এবং ভয় সম্পর্কে আশাও করতে হবে আর ভয় রাখতে হবে দুটোই থাকতে হবে তাহলে ব্যালেন্স থাকে কারণ খুব যদি আশাবাদী হয়ে যায় বিশেষ করে যারা ধার্মিক এখানে তো আলহামদুলিল্লাহ নামাজি লোকেরই হাজির আছেন পাঁচ সপ্তাহ নামাজ আমাদের মধ্যে যদি আশার দিকটা বেশি বেড়ে যায় আর আমরা নির্ভীক হয়ে যাই আজাবের দিক থেকে যদি নির্ভীক ভয় না করি তাহলে কি হয়ে যাবে অহংকার ঢুকে যাবে নামে যাবে এইসব ফুটপাতীয় লোকেরা আমরা তো দেখো ইসলাম সেন্টারে শিখছি পাঁচপ্ত নামাজ পড়ছি তাহাজুল পড়ছি এই রোজা রাখছি বুঝতে তহিদ আমাদের মধ্যে রয়েছে যা হবে কবর পূজারি এই পুতুল পূজারি হিন্দু ইহুদি খ্রিস্টান আমরা তো তহিদ তহিদ তহিদ আমাদের মধ্যে সিরকে গন্ধ পর্যন্ত নাই অথচ এই যে অহংকার ঢুকে গেল এই অহংকার ধ্বংস করেছে কারণ কি ঠিক না এই জন্য দুটোই থাকতে হবে ব্যালেন্স থাকতে হবে তো একজন যুবকের ইন্তেকালের মুহূর্তে নবী সালাম তার কাছে যাচ্ছেন দাখাল আলা সাববিন ওহফিল মত মমূর্ষ অবস্থায় ফাঁকা লোক কাইফাতা যে দোকান নবী সাল বলছেন কি অবস্থা তোমার কেমন লাগছে তোমাকে সেই ছেলেকে যুবককে জিজ্ঞেস করছেন নবী সালাম তিনি বলেন আরজুল্লাহ ও আখাফ জনবি আমার দুই কি অবস্থা একটি হচ্ছে আল্লাহর কাছে খুব আশা করছি আল্লাহ আমাকে মাফ করে দেবে ও আখাফ জনবি আর আমার গোনাকে বলে ভয় করছি আল্লাহর কাছে আশাও রাখছি আর আমার গোনাকে বলে ভয় করছি নবী সাল্লাম কি বললেন قال رسول الله لا يجتمعان في قلب عبد في هذا الموت الا اعطاه الله ما يرجو امنه مما يخاف এই শেষ মুহূর্তে মরণের অবস্থায় যদি কোনো মমিন কোন বান্দার অন্তরে এই দুটি বস্তু থাকে কি যে গোনা বলে ভয় যে আল্লাহ জীবনে কত যে গোনা করেছি আল্লাহ কি যে হবে আল্লাহ এই ভয় আর আশা এই দুটি যদি থাকে তাহলে আল্লাহ তাকে অবশ্যই দেবেন কোন বান্দার অন্তরে থাকলে তাকে যা দিবেন আশা করে তা দেবেন এবং যাকে ভয় করে তা থেকে তাকে নিরাপদ রাখবেন এই হাদিসটি ভাষ্যতে নিয়ে আসা আছে বহারি শরীফ হাদিস নয় তিরমিজির হাদিস বাবু সাবরি আলম আন মাহার মিল্লাহ আল্লাহ যেসব কাজ যেসব কথা হারাম করেছেন আল্লাহ হারামকৃত বস্তু থেকে ধৈর্য ধারণ করে থাকা মানে হারাম থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ মহান আল্লাহ বলেছেন ইন্নামা হিসাব ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে আল্লাহ প্রতিদান দেবেন যারা ধৈর্য ধারণ করেছে ধৈর্য তিন প্রকার ধৈর্য তিন প্রকার কেউ বলতে পারেন ধৈর্য তিন প্রকার কি কি মুসলিমরা সাধারণত ধৈর্য মানে বুঝি বিপদ আপদে ধৈর্য ধারা ছেলে মারা গেছে স্ত্রী মারা গেছে স্বামী মারা গেছে বাবা মারা গেছে মা মারা গেছে পালা মুসিবতের সময় কি করা ধৈর্য ধারা বা অসুস্থ হয়েছে ধৈর্য ধারণ করা সবর করা একে সবর বুঝি কিন্তু শুধু এইটি সবর নাই এর নাম ধৈর্য না এটি একটি ধৈর্য ধৈর্য তিন প্রকার দুই দুইটি সবর তো বলে দিলাম একটা হলো বালা মুসিবতের সবর বললাম এখন আর একটা লেখক বলেছেন আস্তাবর আন মাহারিমিল্লাহ আল্লাহর হারাম বস্তু থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা লোভ সংযত রাখা হারামের ছড়াছড়ি দ্রুত বেগে বড় লোক হওয়া যাচ্ছে হারামের মাধ্যমে কিন্তু হারাম ক্যাশে কফিল বসিয়ে দিয়েছে আপনাকে আর বাকালা হিসাব নিকাশ নেই এমন নয় যে ইনভেন্টরি আছে হিসাব পরে হিসাব হলে সমস্যায় পড়বে এরকম কোনো ভয়ও নেই কি বিক্রি করছে না করছে ওসব হিসাব নাই সন্ধ্যাবেলা এসে জিজ্ঞেস করে যে হ্যাঁ কতটা বিক্রি করেছে এতটা বিক্রি করেছি আল্লাহ আসসালাম নিয়ে চলে গেল কোনোদিন জিজ্ঞাসাও করলো না কাজ হয়ে গেছে বেতন তো এক হাজার কিন্তু আরো পাঁচ হাজার ইনকাম বেশি একবার এক নেপালি গায়ের মুসলিমকে ইসলামের দাওয়াত দিতে গেছি বাকালায় চাকরি করে পেট্রোল পাম্পে অনেক বেকুফ মুসলমান আছে কাফেরকে ক্যাশে বসে আজকাল মুসলমানদের ইমান খুঁজে পাওয়া যায় না আর কে কি করে বিশ্বাস করে আল্লাহ হেফাজত করে এসব লোকদের জ্ঞান বিবেক বুদ্ধি তো ওই নেপালিকে জিজ্ঞেস করছে হ্যাঁ কেমন কি অবস্থার অবস্থা ইসলামের দাওতা চট করে দিলে হবে না ওর সাথে একটু খাতি টাতির করতে হবে জিজ্ঞাসাবাদ কি অবস্থায় আছে না আছে বেতন সেতন কত ভালো বেতন ঠিকভাবে দিচ্ছে কপিল ভালো ব্যবহার করছে বলছে বেতন বেশি না বেতন ছয়শো টাকা তবে ইনকাম দেড় দুই হাজার টাকা করি বুঝছেন ক্যাশে বসে ও দেড় দুই হাজার টাকা ইনকাম করে এ হচ্ছে এক শ্রেণীর মানুষের অবস্থা তাহলে এই ব্যক্তি আল্লাহর হারামকৃত বস্তু থেকে সবর করল ধৈর্য ধারণ করলো না এইরকমই যে কোনো ক্ষেত্রে জেনাবে বিচারের ক্ষেত্রে ইউসুফ আলী সালাম যে ধৈর্য ধারণ করেছেন এইরকম ধৈর্য ধারণের মতো কয়জনের ইমান আছে ওই অনেকে ওই ধান্দাতে ছুটাছুটি করছে আর তাকে বলা হচ্ছে যে তুমি যদি কুকাজ না করো তোমাকে লাশ জেলে দিয়ে দিব জেলে সারা জীবন সরতে হবে পচতে হবে তিনি বলছেন রব্বে সিজন আহাব্য এলাই হে আল্লাহ আমার জন্য জেল প্রিয় জেনার চাইতে জেনার চাইতে আমার জন্য জেল প্রিয় এই মান এর নাম হচ্ছে সাবর আন্না হারমিল্লা আল্লাহর হারাম বস্তু থেকে ধৈর্য ধারণ করা বিবাহিত নয় অথবা স্ত্রীর নেই সাথে আর যদি এইরকম সুযোগ তাহলে কয়টা লোকের ইমান আছে পরকালে চিন্তা আছে কবর আজা বলে চিন্তা আছে আল্লাহ যেন আমাদের মধ্যে এই ভয় তৈরি করে দেন বলুন আমি এ হচ্ছে সবর আর ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন আল্লাহ বলেছেন না ইন্নআল্লাহ মাহসাবেরিন তাহলে এই না যে শুধু ভালো মুসিবতের সময় ধৈর্য বরং প্রলোভন যেখানে আছে প্রলোভন আছে বেনিফিট আছে নগদ নগদ পাচ্ছি বড় লোক হয়ে যেতে পারছি ভোগ করতে পারছি কিন্তু হারাম এর পরিণাম খারাপ আর সেটা ধার পরিণাম মানে আল্লাহ ধরবেন ও তখন আর খেয়াল নেই তাহলে ধৈর্য ধারণ করলো না যে ব্যক্তি ধৈর্য ধারণ করলো যে আল্লাহ আমি যদি পাপ করি তো আমার কি হবে কবরে কি হবে দুনিয়াতেও আজাব তো আসতে পারে আল্লাহ তোমার তারপরে কবরে আখেরাতে কি হবে এ ধৈর্য ধারণ করলাম আল্লাহ বলছেন ইন্নামা ইউফা সাবেরুন ধৈর্যশীলদেরকে আল্লাহ পুরোপুরি বদলা দেবেন রে হিসাব অপুরন্ত বিনা হিসাব ধৈর্যের দুটি প্রকরণ হলো তাহলে বালা মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধরা আর হারাম বিষয় থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা সংযত জীবনযাপন তিন নম্বর ধৈর্য হচ্ছে ওই ধৈর্যের নাম সহজ বাংলায় অটলতা দিনের ওপর দিনের ওপর অটলতা অর্থাৎ সাবরু আলাত্ত আহ তাকে বলা হয় সাবরু আলাত্ত আহ নেকির কাজের ওপর ধৈর্য ধারণ করে অটল থাকে নামাজি আজীবন ধরে নামাজ ওই যৌবন কাল থেকে পাঁচ অক্ট নামাজ পড়ে দেখে ধার্মিক হারাম থেকে বেঁচে থাকা অটল এই ক্ষেত্রে নেকির কাজ বিশেষ করে এটা পজিটিভ ক্ষেত্রে মানে ইতিবাচক করার কাজগুলিতে রোজার ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে সবসময় প্রতি বছর জাকাত এমন নয় যে কিছুদিন তো জাকাত দিলাম কিছুদিন নামাজ পড়লাম তার পাবার নেই মাঝে মাঝে গিয়া তাহলে সেই ব্যক্তির অটলতা নেই দিনের ওপর অটলতা নেই রমজান মাসে নামাজ রোজা ভালো ইবাদবন্দি করলো কোরআন তেলাওয়াত করলো কোরআন খতম করলো আর তারপর সারা বছর নেই কিছুদিন ইসলামী সেন্টার আসলো শিখলো তারপরে বছরকে বছর নেই আস্তাবর আলাপ তো আত নাই নেকির কাজের উপর অটলতা নেই কিছুদিন খুব ইসলাম চর্চা করে নিল তারপরে বন্ধ করে রেখে দিল জীবনে আর ইসলাম চর্চা করলো না দিনের কথা শিখলো না কোরআনে তফসির পড়লো না না কোনো ভালো ওস্তাদের কাছে যোগাযোগ রাখলো ভালো আলেমের সাথে যোগাযোগ রাখলো যে দিনই চর্চাটা হতে থাকবে সংস্পর্শে থাকলো না সম্পর্ক ছিন্ন তাহলে আস্তাবর আলতা নেকির কাজের উপর অটলতা নেই তাহলে এই ধৈর্য তিন প্রকারের নাম হচ্ছে পুরা দিন অলমারা বলেছেন যে পুরো দিন এই তিনটি ধৈর্যের মধ্যে সামিল যে তিন রকমের ধৈর্য ধরলো সে ব্যক্তি দিনকে কামেল করে নিল তার দিন সম্পূর্ণ পূর্ণাঙ্গ আনুগত্যের ক্ষেত্রে কি করা অটলতা হারাম কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ বালা মুসিবত আপদের ক্ষেত্রে ধৈর্য ধারণ এখানে এক প্রকারের ধৈর্যের কথা বলেছেন ইমাম বখারি রহমতুল্লাহ আস্তাবুর আল্লাহর হারাম বিষয় থেকে ধৈর্য ধারণ করা ওকালা ওমার ওমার রাজি আল্লাহ তালা বলছেন ওয়াজাদানা খাইরা আইসেনা বিশ্বাবরী আমাদের জীবনের সার্বিক মঙ্গল পেয়েছি ধৈর্যের মাধ্যমে মানুষ যদি ধৈর্য ধরে এতে রয়েছে জীবনের সার্বিক মঙ্গল ধৈর্যের মধ্যে রয়েছে সার্বিক মঙ্গল হ্যাঁ, যে অবস্থায় রয়েছেন সে অবস্থায় আপনি যদি হারাম থেকে বেঁচে হ্যাঁ, হারামের দিকে যাচ্ছেন তাহলে এতে মানসিক শান্তি অন্যায় কাজ করে মানসিক শান্তি নেই অন্যায় কাজ করেছেন চোরের মন পুলিশ পুলিশ ঠিক না কি জানি কেউ জেনে দিল নাকি কি জানি কেউ জানিয়ে দিল নাকি কি জানি কখন কোনো বিপদ আসে নাকি এ তো মানুষের ক্ষেত্রে যে কোনো মানুষ জেনে নিলে বিপদ আপদ আসতে পারে আল্লাহর ক্ষেত্রে কি আল্লাহ আল্লাহ জানি না কখন আল্লাহ ধরে নিলে অ্যাক্সিডেন্ট হয়ে মরবো নাকি এই গুণা করেছি কি জানি হারাম খেয়েছি জানি না কি কি হয় কি যে বিপদ আসে কি যে রোগ ধরে একজন মমিনের কথা বলছি কাফের তো যা বা বেদিন তারা তো এইসব ফিকিরি চিন্তাই করে না কিন্তু একজন ভালো মানুষ যদি কোনো হারাম কাজ করে সব সময় কি তার অশান্তি অন্যায় কাজ করেছে কখন যে বিপদ আসে কখন যে বিপদ আসে কখন যে আমার উপরে গজব চলে আসে দুনিয়ার আখের আখে তো ওমর রাজিয়াল তারা বলছেন যে আমাদের জীবনের সার্বিক কল্যাণ মঙ্গল পেয়েছি বিস্তাবরে ধৈর্যের মাধ্যমে ধৈর্য ধরাতেই রয়েছে সার্বিক মঙ্গল হাদিস আবু সাইদ রাজি আল্লাহ বলছেন আন্না নাসা মিনাল আনসারে সালু রসুল আল্লাহ ফালাম কিছু লোকেরা নবী সালামের কাছে কিছু ধন সম্পদ চাইলেন বাইতুল মাল থেকে চাইলেন ফালাম ইয়াস আলু আহাদুন মিনহুম ইল্লা আতাহু যত লোক চেয়েছিল সবাইকে দিয়ে দিলেন যত লোক চেয়েছিল সবকে দিলেন হাত্তা নাসেদা মাইন্দাহু যা কিছু ছিল নবী সালাম শেষ দিয়ে শেষ করে দিলেন নবী সালামের কাছে মালধন আসলে এরকমই করতেন দিয়ে রাত শেষ হতে হতে শেষ রাত হতে দিতেন না রাত পার হতে দিতেন না দ্বিতীয় দিন আসবে আবার আজকে দিয়ে শেষ করে ফাঁকার তাদেরকে বললেন যখন সবকিছু দিয়ে শেষ হয়ে গেল এবং দুই হাতে তিনি সব বাই করে দিলেন তখন নবী বলেন মা এখন আনকুম আমার নিকটে যা কিছুই মঙ্গল থাকবে মানে ধন সম্পদ থাকবে এখানে খায়ের ধন সম্পদকে বলা হয়েছে আনকুম তোমাদের থেকে সেগুলি সঞ্চিত করে আমি রেখে দেবো না বা কুক্ষিগত করে রেখে দেবো না আমার কাছে জমা পেয়ে যাওয়া তোমাদেরকে দেবো না এরকম আমি করে রাখি যা আসে তোমাদেরকে দিয়ে দেবো আরো মনে রাখবে এ কথাটি এজন্য বলেছেন নবী সাল্লাম দিতে দিতে দিতে মন ভরে না নেওয়ার ক্ষেত্রে মানুষের প্রকৃতি যতই পেয়ে যান যথেষ্ট মনে হচ্ছে এককালে যা ওই দুই টাকা দেশে ছিল ইনকাম মাসে তাতেই চলছিল এখন দুই হাজার রিয়াল পেয়েও মনে হচ্ছে যে ওই রকমই অবস্থা থাকবে এখানে খায়ের ধন সম্পত্তি বলা হয়েছে আনকুম তোমাদের থেকে সেগুলি সঞ্চিত করে আমি রেখে দেবো না বা কুক্ষিগত করে রেখে দেবো না আমার কাছে জমা থেকে যাওয়া তোমাদেরকে দেবো না এরকমটা আমি করে রাখি যা আসে তোমাদেরকে দিয়ে দেবো আরো মনে রাখবে এ কথাটি এজন্য বলেছেন নবী সাল্লাম দিতে দিতে দিতে মন ভরে না নেওয়ার ক্ষেত্রে মানুষের প্রকৃতি যতই পেয়ে যান যথেষ্ট মনে হচ্ছে এককালে যা ওই দুই হাজার টাকা দেশে ছিল ইনকাম মাসে তাতেই চলছিল এখন দুই হাজার রিয়াল পেয়েও মনে হচ্ছে যে ওই রকমই অবস্থা আরো হইতো আরো হইতো আরো হইতো নবীলাম দিয়ে দিয়ে যখন সবকিছু শেষ হয়ে গেল আরো কিছু লোক আসলেন চাইতে নবীলাম তখন বললেন যে দেখো আমার কাছে কিছু থাকলে আমি নিজের কাছে কক্ষিগত করে রাখি না দিয়ে দিই আর মনে রাখবো যে ব্যক্তি ভিক্ষা করা থেকে বা চাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে কোন সময়ে কারো স্মরণাপন্ন হবে না কারো দ্বারস্থ হবে চাইতে হবে না নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে আমি তো মজুর করবো আমি মেহনত করবো খেটে খাবো আমি কারো কাছে ভিক্ষা করবো না আর একটু অভাব হলো একটু বালা মুসিবত হলো টাকা পয়সা নাই ঠিক আছে যেন মসজিদে দাঁড়িয়ে গেল আমাদের দেশে অনেকে এরকম করে বিশেষ করে মোল্লাফির এক শ্রেণীর লোকেরা গ্রামে গ্রামে কে মসজিদে দাঁড়িয়ে গেল ভাই আমার উপরে বিপদ আসছে এরকম অসুখ আমি অসুখ আমার ছেলে অসুখ স্ত্রী অসুখ অপারেশন করতে হবে আল্লাহ রাস্তা আপনার কিছু দান করেন আল্লাহর মদত হয় না এই যে ব্যক্তি ইস্তেফাফ করবে অর্থাৎ ভিক্ষা করা থেকে চাওয়া থেকে বাঁচবে বেঁচে থাকবে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখার ব্যবস্থাপনাও দেবে এই ইসফাহুল্লাহ আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন ভিক্ষা থেকে অমাইয়াতা সাব্বার আর যে ব্যক্তি নিজে ধৈর্য ধারণ করবে ধৈর্য ধরবো যথাসম্ভব ইউসাব্বের হল্লা আল্লাহ তাকে সবর দান করবে ধৈর্য ধরলেই ধৈর্য আল্লাহ দান করেন প্রথম নিজে ধৈর্য ধরতে হয় ধারণ করতে হয় তখন আল্লাহর পক্ষ থেকে অন্তরে ধৈর্য সাবর নাজিল হয় অমাইয়াস্তাগনে আর মন সচ্ছল হবে আমার যা আসছে হালাল উপায়ে সেটি যথেষ্ট আল্লাহ তাকে সচ্ছল করে দেবেন আল্লাহর ওয়াদা কিনা নবী সাল্লাম বলছেন আর মানুষকে দুনিয়ায় ধৈর্যের চাইতে মূল্যবান এবং প্রশস্ত কোন দান দেওয়া হয়নি ধৈর্যের চাইতে মূল্যবান দান আল্লাহ আর কাউকে দেয়নি টাকা পয়সা ধৈর্যের সমান মূল্য রাখে না দুনিয়াতে যে কোনো নিয়ামত হোক ধৈর্যের সমান মূল্যবান নয় ধৈর্য যদি থাকে বিপদের সময় পরোয়া নেই সুখের সময় পরোয়া নেই সুখ আসলেও আল্লাহর পক্ষ থেকে বিপদ আসলেও আল্লাহর পক্ষ থেকে একই অবস্থা হাহাকার নেই হাহুতাস নেই পেরেশানি নেই প্রেশার বেড়ে গেল আজকে টেনশনের কারণে টেনশন নেই অনিদ্রা নেই ঘুম হচ্ছে না এসব নেই কিচ্ছু নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে ঘুমিয়ে পড়লেন আলহামদুলিল্লাহ বলে ঘুমিয়ে পড়লেন আরেকটি হাদিস কানান নবী ইসাল্লি নবী সাল্লাম নামাজ পড়তেন হাত্তা তারেমা আও তন্তা শেখা কাদামা এমনকি নবী সাল্লাম তাহাজুদ পড়ে দীর্ঘক্ষণ রাত্রে তাহাজুদ পড়ে তার পা গুলি ফুলে যেত কদমে মোবারক গুলি কি হতো ফুলে যেত কতক্ষণ দাঁড়িয়ে থাকলে খুলতে পারে এরকম একটা অনুমান আছে না আইডিয়া নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসে ঝুলে ঝুলে সফর করে থাকেন তাহলে বুঝতে পারবে বেশি ফুলে আর বসে থেকে অনেক সময় এখান থেকে মক্কা উমরা গেলে তারপরে দেখবেন যদি টাইট জুতো থাকে তারপরে পায়ে ঢুকান তখন বুঝবেন যে কি ব্যাপার জুতো জুতো ছোট হয়ে গেল নাকি জুতো ছোট হয়নি আপনার পায়ে রস নেমে পাটা ফুলে গেছে সেই জন্য এখন টাইট টাইট মনে হচ্ছে তো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে শরীর থেকে পানি নেমে নেমে কি হয়ে যায় পা ফুলে যায় করার জন্য রাত্রে তাহাজুদকে কেয়াম এই জন্য বলা হয় যে দীর্ঘক্ষণ কেরাত করতেন বহু সুরা বকরা সুরায় নেশা পাঠ করতেন আর আমাদের তো অধিকাংশ মানুষের নেই আবার যদি হাজারে এক একটি থাকে তো সুরান্না আসার ফালাক আলাম তারা লেইলাফে ইন্না তাইনা কালকাউসার ওলা আসা ইন্না ইনসান এই হচ্ছে অবস্থা ডেলি ডেলি তাহলে কোথায় শূন্য নবী তারাবির অবস্থায় দেখেন বছরে এক মাস যে কিয়ামুল্লাইল তাতে ওই ঘুরে ফিরে ওই আলামতারা তারা থেকে শেষ দিকে আলাম তারা থেকে এইদিকে যে কটা সুরা আছে এই সুরাগুলি পড়া হয় তাহলে আর যদি হাফেজ ভাড়া করে এনেও পড়ায় তাহলে তিনটি আয়াত বাস যেহেতু ফেকার কেটে বলে দেওয়া হয়েছে যে তিনটি আয়াত পড়লি আর রহমান আল্লাহ আল করেন খালাক কালিন আল্লাহ এ হচ্ছে নামাজ আমি তো স্পষ্ট বললাম ও তো স্পষ্ট পড়ে না যে পড়া যায় যে নাই কোরআনের সাথে ওই দুর্ব্যবহার করা তো নবী সাল্লাহ সাল্লাম কি করতেন ইয়োসাল্লি মানে তাহাজুদের নামাজ পড়তেন হাত্তা তারিমা কাদামা হু আওতান তাহা কাদামা হু দুই পা ফুলে যেত ফাইকাল্লাহু নবী সাল্লামকে শাহবারা বললেন বা আজওয়াজ তো মাহাতুল মুমিন বললেন ফায়াকুল বলেন এই কাজ কেন এত কষ্ট কেন করে ইয়া রাসূলুল্লাহ আপনার আগের পরের গুনাহ মাফ সব মাফ আপনার আমল করলেও চলে না করলেও চলে ফরজ যথেষ্ট আপনার এরকম কষ্ট করে তাহাজুদ পড়ার কি প্রয়োজন সারাদিন দাওয়াতি কাজে মানুষকে হেদায়তের কাজে লেগে আর রাতে গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন কত কষ্ট ঘুম ছেড়ে দিয়ে এই কষ্ট কেন করেন ইয়ারাসুল আল্লাহ তখন নবী সাল কি বলেছিলেন ফায়াকুল আফালা আকুন আবদান শাকুরা আমি কি আল্লাহ শুকুর গুজার বান্দা হব না আল্লাহ আমার অতীতের আগের পরে সব গুণা মাফ করে দিলেন এই উচ্চ মর্যাদা দান করলেন তাই আল্লাহর কি সুক্রিয়া আদায় করতে হবে না কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না জি তো আমাদেরকেও সুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাদেরকে জন্মগত মুসলমান করেছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ অসংখ্য কবর মাজার পূজারি পীর পূজারীদের থেকে আল্লাহ আমাদেরকে বেছে নিয়ে তাওহিদের হৃদায়ত দান করেছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে অনেক লক্ষ লক্ষ বেনামাজি রাস্তায় বসে থাকছে আল্লাহ আমাদেরকে পাঁচকে নামাজ পড়ার জন্য হৃদায়ত করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মিলাদি বিদাতি ওইসব করেনি আল্লাহ আমাদেরকে সন্ন্যতি করে সন্ন্যতের অনুসারী করেছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে শিয়া রাফেজি ঘরে ইরানিদের ঘরে জন্ম না দিয়ে আলহামদুলিল্লাহ কাতিফের ঘরে জন্ম না দিয়ে আলহামদুলিল্লাহ আমাদেরকে আলী সন্ন্যতল জামাতের ঘরে জন্মদান করে আলহামদুলিল্লাহ কত সুক্রিয়া সুক্রিয়ার শেষে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হসপিটাল আলহামদুলিল্লাহ কোন ক্ষেত্রে বলবেন ওয়াইন তাউদ্দ নেমাত আল্লাহে লাতুহসুহা আল্লাহর নিয়ামতকে গণনা করলে গণনা করে শেষ করতে পারবে না সুতরাং সুক্রিয়া রেখে থাকবে মুসলিম ঘরে জন্মগ্রহণ করা যেমন তেমন নিয়ামত না জিজ্ঞাসা করেন যে ঘর থেকে বেরিয়ে এসছে কত সমস্যা টেলিফোন করছে তুমি এই করো সেই করো এই করো মরে যাব আমি মা ধমক দিতে আবদুল্লাহ আমাদের মরে যাব তুমি যদি এরকম মুসলমান হয়ে থেকে যাও তাহলে আপনার সাথে তো এরকম করে না আল্লাহ তাকে ধৈর্য দান করি বলুন আমি জি তাকে বিভ্রান্ত করার জন্য তার ভাই থেকে তার বোন থেকে তার মা থেকে সব লেগে আছে আর আপনার মা খুশি হবে তার মন ভরে যাবে যখন দেখবে যে আমার ছেলে সৌদি আরব থেকে দাঁড়িয়ে রেখে চলে এসছে আমার দেশের মহিলারা ধার্মিক ঠিক না মন ভরে যাবে যে আমার ছেলে নামাজি হয়েছে এখন তো নামাজ পড়তো না সৌদি আরব থেকে নামাজি হয়েছে আমাদেরকে আরো দিনের কথা বলছে আলহামদুলিল্লাহ ও কি যে শান্তি মায়ে ওই শান্তির কথা বলে শেষ করা যাবে না দেখেন অনেক ভাই আমাকে এসে বলেছে যে আমার আব্বা অসন্তুষ্ট ছিল আমার আম্মা অসন্তুষ্ট ছিল গিয়েছি দাঁড়িয়ে নিয়ে আর নামাজ নিয়ে তারপরে এত সন্তুষ্ট বলছে যে কত যে দোয়া দিচ্ছে আমার আম্মার আব্বা কোন বাবা মা চায় বাবা মার চরিত্র দোষ থাকলেও চায় না যে ছেলে অধীন হয়ে যাক কোন কেউ চায় না চাই কি চাই না তাহলে আপনি নেক হয়ে যাবেন সৎ হয়ে যাবেন মন খুশি হয়ে যাবে আমার ছেলে ধার্মিক হয়েছে আল্লাহ আল্লাহ হয়েছে পরেজগার হয়েছে কোন নিয়ামতের সুক্রিয়া আদায় করে ভাবি আইয়ে আলাই রব্বে কুমার দেবান আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করে বারবার করে আল্লাহ বলছেন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে হালকা মনে করবে তুচ্ছ মনে করবে আল্লাহ শুকুর গুজার বান্দা কি আমি হব না যে আল্লাহ আমাকে শেষ নবী করলেন শেষ করলেন সারা বিশ্বের মানবতার জন্য রহমতুল্লিল আলামিন করলেন আমার আগের পরের মাফ করলেন তাহলে আমাকে আরো বেশি সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ যে যেই ব্যক্তি আল্লাহর প্রতি আস্থা রাখবে ভরসা রাখবে তার জন্য আল্লাহ যথেষ্ট এটি আয়াতের অংশ আয়াতের অংশ থেকে ইমাম বখাজ রহমতুল্লাহ আলাই অধ্যায় কায়েম করেছেন সুরায় তালাকের আয়াত তাই না অমাইয়াতাবাক্কাল আল্লাহে হাসবহু আল্লাহর উপর যারা ভরসা রাখবে তাদের জন্য আল্লাহ যথেষ্ট যথেষ্ট কি ক্ষেত্রে রাবি হোসাইম বলছেন মা দাকা আলান্নাস মানুষের ওপর যে সংকট আসে সমস্ত সংকটের মুহূর্তে সমস্ত সংকটের মুহূর্তে আল্লাহ যথেষ্ট ফওয়া হাসবহু মিন কুল্লে দুইকিন মাখরাজা একটি হাদিসে বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভরসা রাখবে তার জন্য প্রত্যেকটি সংকটের ক্ষেত্রে আল্লাহ কি করবেন নিকাশ বের করে দিবেন রাস্তা বের করে দিবেন মা দা কালান্নাস মানুষের প্রতি যেখানে সংকট আসবে সেখানে আল্লাহ রব আলম যথেষ্ট হবেন সংকট এসেছে রুজির ক্ষেত্রে চাকরি ছিল চাকরি চলে গেল আল্লাহর পর আস্থা রেখেছেন আমি অন্য কোনো পাপ করিনি যে পাপের কারণে আমি এতে হলাম আল্লাহর পরীক্ষা আলহামদুলিল্লাহ অসুবিধা নেই কোনো চিন্তা নেই তবাক্কল আল্লাহ এতেই তবাক্কল আল্লাহ যেই অবস্থায় থাকেন যে কোনো মুসিবতের ক্ষেত্রে কোনো অ্যাক্সিডেন্ট হোক বিপদ আপদ আসুক বালা মুসিবত আসুক কেউ মরলো কারো প্রাণহানি ঘটলো যে কোনো ক্ষেত্রে হোক দিন খুললে দিকে যে কোনো সংকটের মুহূর্তে মহান আল্লাহ যথেষ্ট ওই লোকদের জন্য যারা আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহর ওপর ভরসা মানে কর্মহীনতা কি কর্মহীনতা বুঝেন মানে কাজ না করা কাজ কর্ম ছেড়ে দিয়ে বসে থাকা সব সময় সব সময় এসে আপনি ইসলামী সেন্টারে বসে থাকবেন এটাই উদাহরণ দিই নিজের বাড়িতে বসে থাকলে তো পাপ হইতে পারে আপনি বসে আছেন ইসলামী সেন্টারে এসে কখনো বই পড়ছেন কখনো কেসার শুনছেন কিন্তু সবসময় আপনি চব্বিশ ঘন্টা আর বলছেন যে রুজির মালিক আল্লাহ রুজি তো আছেই ভাগ্যে নির্ধারণ করা আছে আসবে যা রুজি ভাগ্যে আছে তা অবশ্যই আসবে এর নাম কি তাওয়াক্কল আল্লাহ ভরসা চব্বিশ ঘন্টা আমি ইসলাম সেন্টারে বসে থাকবো আর এখানে পড়াশোনা করব বাকি আল্লাহ ভরসা এই আল্লাহ ভরসা অনেক সময় মানুষকে পাপে লিখতে করবে কারণ ভিক্ষা করতে বাধ্য করবে যখন পেটে খিদা লাগবে তখন হয়তো একজন সৌদি দেখছি আরে এই ছেলেটা তো সবসময় এখানে এই লোক তো সবসময় এখানে থাকে তখন দশ রিয়াল দিল ওই ক্ষেত্রে তখন আগ্রহী উঠলেন হ্যাঁ এরকম টাকা তো পাওয়া যায় অমুক জায়গায় গেলে টাকা পাওয়া যায় তখন দেখেন ভিক্ষার রাস্তা তখন খুলে যাবে মনটা ভিক্ষা টাওয়ার দিকে বেড়ে যাবে তাহলে অনেক সময় পাপে লিপ্ত হইতে হবে এর এর মানে তাওয়াক্কল না এই জন্য একটি মূল্যবান কথা হাফিজিন হাজার রহমতুল্লাহ আলী লিখেছেন ওই হাদিসটির আলোকে যে হাদিসটি নবী বলেছেন তিরমিজির হাদিস তোমরা যদি আল্লাহর ওপর ভরসা রাখার মতো ভরসা রাখতে তাহলে লারাজা কাকুম আল্লাহ তোমাদেরকে রেজেক দান করতেন কামাই আর জকুত্তায়ের যেমন পাখিকে আল্লাহ রেজেক দান করেন তাকদু ফেমাসান ও তারু হবে পাখিকে আল্লাহ রেজেক দান করেন পাখি মেহনত করে না করে না পাখি যদি নিজের গাছে বসে থাকে নিজের গাছে কোনো পাখি দুনিয়াতে আছে নিজের গাছে বসে থাকে একই জায়গায় বসে থাকে বাড়িতে মুরগি পুষছেন তাকে দেখেন এক জায়গায় বসে থাকবে না কুটুর কুটুর করে এদিক সেদিক ও মুখ মেরে বা তারপরে খেতে পারে নবিসাম শেষ হাদিসের অংশে কিন্তু তাওয়াকলের স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন তাকদু খেমাসান ও তারু হবে তানান সকালবেলা খালি পেটে পাখি বেরিয়ে পড়ে সকাল হলে উড়ে যায় রাত্রে যেখানে বাসা বেঁধে আছে বাসা থাকবে আর বাসা থাকবে না ছুটলো অত্যারও হবে তানান সন্ধ্যাবেলা ফিরে আসে পেট পেট পুরে পেট ভর্তি করে ফিরে আসে তাহলে বোঝা গেল যে সকালে বেরিতে হবে দিন হচ্ছে ওজা আল্লাহ নাহারা মা আসা আল্লাহ বলছেন তোমাকে তোমাদের জীবিকা নির্বাহের জন্য আমি নাহার দিন সৃষ্টি করেছি তাহলে দিনে কর্ম করতে হবে আর দিনে কর্ম করা নিরাপদ লেমুদিন এক শ্রেণী লোকেরা দিনে চালায় আর কিছু লোক রাতে চালায় আমি দেখলাম রাতে বড় বিপজ্জনক নবী কবিসাল্লাম বলছেন রাত্রে তোমরা অপরিজনে বেরোবে না বাচ্চাদেরকে রাত্রে বাইরে ছাড়বে না রাত্রে শয়তান বিচরণ করে বেশি মানুষ শয়তানে দেখেন বিচরণ করে চোর ডাকা ছিনতাইকারী আর দিন শয়তান তো বিচরণ করেই রাতে সুতরাং রুজির জন্য আল্লাহ বলছেন আল্লাহ নাহারা মা আসা রাতকে আবরণ করেছি রাতে আবৃত থাকো মানে বাড়িতেই থাকো আর ঘুমাও আরাম করো আল্লাহর প্রতি তাওয়াক্কুলের কথা বলেছেন কিন্তু নবী সাল্লাম উদাহরণ দিয়েছেন কার সাথে পাখির সাথে পাখি বেরিয়ে পড়ে দিনে রুজি রোজগারের জন্য রুজি হাসিলের জন্য তেমনি আপনাকে আমাকে বের হইতে হবে এর মানেই তবাক্কল তো তবাক্কল মানে পৃথিবীতে যে উপায়গুলি রয়েছে মাধ্যম সেগুলি ত্যাগ করানো বরং সেই মাধ্যমগুলি গ্রহণ করা অবলম্বন করা উপায় অবলম্বন করা চাকরি করতে চাইলে চাকরি করা ব্যবসা করতে চাইলে ব্যবসা করা যদি দিন মজুর করতে চান দিন মজুর করা আর যথাসময় বেরোইতে হবে আপনি সকাল দশটা এগারোটার সময় যাবেন আর আপনাকে কেউ মজুর নেবে আসায় না ভুরে গেলে উম্মতি সে বকু রেহা আমার উম্মতের সকালবেলায় বরকত দেওয়া হয়েছে সুতরাং সকালে সকালে কাজে বেরোইতে হবে যেখানে বেরোবেন ডেলি ডেলি খারেন মেহনত করেন মজুর হয়ে তাহলে সকালে বেরোতে হবে আপনাকে তাহলে রুজির দ্বার খুলবে যাই হোক তাওয়াক্কল মানে যেগুলি দুনিয়াবি আসবাব রয়েছে দুনিয়াবি আসবাব মানে পার্থিব মাধ্যম বা উপায় সেগুলি গ্রহণ করে অবলম্বন করে রেজিক আল্লাহর উপর ছেড়ে দেওয়া যে আমি আমার কাজ করলাম কর্ম করলাম আর রেজিক দেনেওয়ালা আল্লাহ চোখের সামনে দেখছেন একজন ব্যবসা করলো বড় লোক খেয়ে গেল একজন ব্যবসা মার খেয়ে দোকান বন্ধ করে লস খেয়ে বন্ধ করে দিল দোকান ব্যবসা তো দুজনেই খুলেছে চাকরি করতে দুজনে একসাথে ভিসা লাগিয়ে একই ফ্লাইটে এসছেন একজন পেরেশানির শেষ নেই একজনের আলহামদুলিল্লাহ একজন সুখী খুব সুখী তাহলে রেজিক নিজের হাতে নেই কর্ম নিজের হাতে আছে কর্ম আপনিও করেছেন সেই লোকও করেছে একজন লস খেলে একজন লাভবান হল এর মানে হচ্ছে তাওয়াক্কুল করা যে সবকিছুর মালিক আল্লাহ রবুল আলামিন যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট আনিবিন আব্বাস নজি আল্লাহ আনহুমা আব্দুল্লাহ বিন আব্বাস কোন বলছেন কে হুসাইন বিন আব্দুর রহমান বলছেন কোন তো কায়দান ইন দা সাইদ ইবনে জুবাইর আমি বসেছিলাম সাইদ ইবনে জুবাইরের নিকট সাইদ ইবনে জুবাইর তাবেই প্রখ্যাত সাহাবি এবং সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি কে হত্যা করেছিল হাজ্জাজ বিন ইউসুফ জালেম হত্যা করেছিল এই হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করার পরে সাইদ বিন জবাইরকে হত্যা করার পরে আর বেঁচে থাকতে পারেনি আল্লাহর পক্ষ থেকে তার উপর ধ্বংস নেমে এসেছে এ সম্পর্কে বেশ একটা ঘটনা বর্ণনা করা হয়েছে আল্লাহ রব্দুল আলম ভালো জানেন যে সে মরার সময় শুধু চমকে চমকে উঠতো আর ভয় দিত এই সাইদ বিন জুবাই এই সাইদ বিন জুবাই আমাকে শেষ করে দেবে সাইদ বিন জুবাই এরকম অবস্থা ছিল হাজ্জাজ জালেমের সুতরাং জুলুম থেকে সতর্ক কখনো কোনো মানুষের যদি কেউ জুলুম করে তাহলে পরিণাম খুব খারাপ হতে পারে তো এর এর সম্পর্কে হাজার সম্পর্কে লিখেছেন অলামারা ইতিহাসে তারিখে যে সাইদিনে জুবাইরকে হত্যা করার পরে বড় প্রখ্যাত তাবেই এবং খুব বড় আলেম ছিলেন ফাঁকি ছিলেন মহাদ্দেশ ছিলেন তাকে হত্যা হওয়ার চরম অন্যায় ভাবে বহু লোককে হত্যা করেছে তার মধ্যে সাহাবা তাবেইনদের তার মধ্যে শাহিদ জুবের একে হত্যা করার পরে লিখছেন যে ফামা আমহালাহুল্লাহ বাদ তারপরে আল্লাহ আর তাকে অবকাশ দেয় এই জুল সীমা হয়ে গেছে এত বড় জালেম ছিল ওমাইয়া যুগের এক গভর্নর বাসরার গভর্নর এ ছিল বাসরার গভর্নর তো সাইদ জোবাইয়ের কাছে বসেছিলাম ফাকাল উনি বলেন আনিম আব্বাস আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালানহার ছাত্র তিনি বলছেন ইবিন আব্বাস থেকে বর্ণনা করে আন্না রসুল আল্লাহ আল্লাহ রসুল বলছেন ইয়াদুল জান্নাত মিন উম্মাতি সাবুন আলফান বেগাইর হিসাব আমার উম্মতের সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে আর একটি সুসংবাদ রয়েছে অন্য হাদিসে যে অমা করলে ওয়াহেদিন সাবন আল আর এই সত্তর হাজার প্রত্যেকের সাথে আরো সত্তর হাজার করে তাহলে সত্তর হাজারকে সত্তর হাজার দিয়ে গন্ডিত হয় নাকি সত্তর হাজার আরো সত্তর হাজার গন্ডিত হবে তো আল্লাহ রবুল আলমিন অসংখ্য মানুষকে এই উম্মতের বিনা হিসাবে জান্নাত দেবেন তাদের লক্ষণ কি চারটি কথা বলেছেন এই হাদিসের তিনটি কথা এসছে হোমুল্লাজিন আল্লাহ ইয়াস্তার হুন যারা ঝাড়ফুঁক করে নেই না সঠিক অর্থ সঠিক অর্থ এই বাংলায় করেনি এতে লিখেছে যারা সিরকি কথা দিয়ে ঝাড়ফুঁক করে না লিখেছে না অনুবাদে দেখুন হ্যাঁ গাইরুল্লাহর নাম নিয়ে মানে সিরকি কথা দিয়ে আল্লাহ ছাড়া অন্যের নাম নিয়ে ঝাড়ফুঁক করে না দেখেন আরবি ভাষায় দুর্বলতা এখানে আরবি ভাষায় ঝাড়ফুঁক করাকে বলা হয় রুকিয়ে মানে রাকা ইয়ারকি মানে হচ্ছে ঝাড়ফুঁক করা যে ব্যক্তি ফুক দিল আর স্ত্রীর কাসিন তা দিলে ঝাড়ফুঁক তলব করা কারো কাছে গেলেন ছেলে নিয়ে বা আপনি একটু পানি নিয়ে গেলেন তেল নিয়ে গেলেন একটু ফোঁক দিয়ে দেন বা নিজে বলেন আমাকে একটু ফুঁক দিয়ে দেন এই ঝাড়ফুঁক তলব করা এটা হচ্ছে স্ত্রীর কাহ মানে ঝাড়ফুঁক তলব করা তাহলে কাজ দুটি একটা হচ্ছে ঝাড়ফুঁক করা আর একটা ঝাড়ফুঁক কার কাছ থেকে চেয়ে নেওয়া ঝাড়ফুঁক করা যে ব্যক্তি ঝাড়ফুঁক করে সে নিজের জন্য করে না অন্যের জন্য তাহলে অন্যের সে হিতাকাঙ্ক্ষী অন্যের কি করলো সে মদত করলো হেল্প করলো রোগ থেকে তাকে আরোগ্যতার জন্য আপ্রাণ চেষ্টা করলো মেহনত করলো তাহলে জাজাহুল্লাহ খায় আল্লাহ তার ভালো করুক সে তো হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী অন্যের তার তাওয়াক্কলে কোথায় ত্রুটি বলুন আমার প্রশ্ন তাহলে আল্লাহর ওপর আস্থার ক্ষেত্রে তার কোথায় ত্রুটি আপনি অন্যকে ফুক দিলেন তাহলে আপনার আল্লাহর ওপর তাওয়াক্কলে কোনো ত্রুটি হলো আপনার ত্রুটি নেই বুঝতে পারছেন আমার কথা তাহলে এই অর্থ করা ঠিক হয়েছে কি যে যে ব্যক্তি ঝাড়ফুক করে না আর তারপরে ব্রাইকেটে দিয়েছে যে আল্লাহ ছাড়া অন্যের নামে গাইরুল্লাহর নামে ঝাড়ফুঁক করে নাই মন গড়া আর এই অর্থ নেই কেন আগে বললাম যে ঝাড়ফুঁক করাকে বলে ইয়ার কোন যদি হাদিস আসতো হোমল্লাদিন লা কোন যারা ঝাড়ফুঁক করে না তাহলে এই অর্থ করা যেতে পারতো ঝাড়ফুঁক করে না আর ঝাড়ফুঁক নিজের উদ্দেশ্যে করে না অন্যের উদ্দেশ্যে করছে অন্যকে লাভবান করার জন্য তাহলে নিশ্চয়ই এই অর্থ নাই আর ইয়াস্তার কোন শব্দ আছে অর্থাৎ ঝাড়ফুঁক তলব করে না অসুখ পেয়েছে তারপরে সহ্য করে বরদাস্ত করে আল্লাহ তুমি ভালো করো কিন্তু আমি ঝাড়ফুঁকে যাব না আমি কারো কাছে বলবো না যে আমার মাথায় ফোঁক দিয়ে দেন নিজে নিজে ফোঁক দেন নিজে নিজে ফোঁক দেন এটা সবচেয়ে ভালো নিজে নিজে ফোঁক দেন কিন্তু নিজে নিজে ফুক দেখেন একই কথা করে ফুক দিচ্ছেন বরকত আসলে কোরআনের বরকত হচ্ছে হাদিসের রসুলের দুয়ার কিন্তু এই বরকতে তারতম্য হয় মানুষের ইমান এবং সতামলের ভিত্তি একটি দোয়া একটি সুরা সুরা ফাতিহা পড়লে একজন আল্লাহর নেক বান্দা দ্রুত কাজ করলো আর একজন অসৎ মানুষ করলো হয়তো দ্রুত কাজ না করতে পারে হুবহু দুয়ার মতো আসলে ঝাড়ফুঁক তো দুয়া আল্লাহর কাছে দুয়া আমরা অনেকে দোয়া করছি আল্লাহ মেঘ দাও মেঘ দাও বৃষ্টি দাও দোয়া কবুল হচ্ছে না আল্লাহর অনেক মেঘ বান্না আছে একবার দোয়া করলে কবুল হয়ে যাচ্ছে এই গত সপ্তাহে হারমাইন শরীফানে মক্কা মদিনা ইস্তিসকা হলে দেখেন আলহামদুলিল্লাহ সৌদি আরবে বৃষ্টির কোনো আশাই করে সেই দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে আল্লাহর নেক বান্দা তাহলে মক্কা নাই এই আরব দেশে আছে বহু আছে যাদের দুয়ার বদৌলতে আল্লাহ রবুল আলমিন সবাইকে দান করছেন কিন্তু অনেক এলাকায় আছে যেখানে হয়তো নেক লোক দোয়া করেছে আল্লাহ কবুল করেন তহিদের ত্রুটি শির বিদার ঢুকে আছে সন্ন্যতার অনুসরণের ত্রুটি তারপরে হালাল রেজিক খাওয়াই ত্রুটি হারামের সংমিশ্রণ এগুলি দোয়াই বাধা দোয়া কবুল হয় বাধা হচ্ছে এগুলি তহিদের জায়গায় যদি কিছু সুর শির ঢুকে থাকে দোয়া কবুল হবে না সুন্নতের জায়গায় বিদাতি তরিকায় দোয়া হয় তাহলে দোয়া কবুল হবে না যদি হারাম রেজি খেয়ে হারাম রেজিকের সংমিশ্রণ থাকে তাহলে দোয়া কবুল হতে বাধা প্রাপ্ত হবে ইত্যাদি ইত্যাদি কথা হচ্ছে যে ইয়াস্তার কোন মানে ঝাড়ফুঁক তলব করা ঝাড়ফুঁক কার কাছে চেয়ে করাই না কেন করাই না অধিক তবাক্কলের কারণে আল্লাহর ওপর খুব বেশি আস্থার কারণে যে আল্লাহ রোগ দিয়েছেন তিনি ভালো করবেন আর না ভালো হয় তো আমার গোনা খাতা মাফ হচ্ছে আমার নেকি বাড়ছে বালা মুসিবত হলে অসুখ বিসুখ হলে নেকি বাড়ে না বাড়ে না গোনা মাফ হয় কি হয় না এই হাদিস দ্বারা স্পষ্ট বহু হাদিস রয়েছে এমনকি জ্বর হচ্ছে সর্দি হচ্ছে কফ হচ্ছে এগুলিতে গুনা খাতা মানুষের মাফ হয় এমনকি নবী সাল্লাম বলেছেন হাত্তা শৌকা একটি কাঁটা লাগলো রাস্তায় যে চলছেন একটা ইঁটে আঘাত লাগলো আছাড় খেলেন একটু তাতেও গুনা মাফ হয় সুতরাং আমি ঝাড়ফুঁক করাবো না যতদিন আমার রোগ অসুখ এই অসুস্থতা থাকছে আমার গুনা খাতা আরো বেশি মাফ হবে এই আল্লাহর অধিক তাওয়াক্কুল করে যে আল্লাহ ভালো করবেন ইনশাআল্লাহ ঝাড়ফুঁক করালেন না এটি হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কলের প্রমাণ আর অধ্যায় হচ্ছে তাওয়াক্কলের বুঝতে পেরেছেন সুতরাং এস্তারকুল মানে কি করবেন ঝাড়ফোঁক করাই না ওয়ালায়াতাইয়ারুন আর কুলক্ষণ নেই না কুলক্ষণে বিশ্বাসী নাই হতেন কারণ কুলক্ষণ যাদের হয় তওয়াক্কুল নেই ভাগ্য খারাপ এই জন্যই খারাপ তাহলে আল্লাহর উপর ভরসা হারিয়ে গেল ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং তারা আল্লাহর উপরই একমাত্র ভরসা রাখে আর একটি কথা বাড়তি রয়েছে হাদিসে ওয়ালা ইয়াক্তাউন আর চিকিৎসার জন্য তারা শরীরে দাগ নেয় না আগুন তাপ লহকে গরম করে দাগ নিত প্রাচীন যুগে এটি এলাজ করত বিভিন্ন রোগের ক্ষেত্রে তো এটা বড় ফলপ্রসূ ছিল আজকাল সেটা একটু আধুনিক আধুনিক চিকিৎসা হিসাবে আজকাল শুরু হয়েছে তো এই ভালো এলাজ তো এই এলাজ যদিও শরীরের সম্মত এলাজ জায়েজ রয়েছে কিন্তু আল্লাহর উপর তাহলে যেন না এই চিকিৎসা এইসব চিকিৎসা করবো না এই রকমই যদি কেউ ওষুধ বড়ি ব্যবহার না করে অসুখ ব্যবহার করবো না এর উপরে সবর করবো ধৈর্য ধরবো এক যুগ ছিল জ্বর হলে আমাদের দেশে কেউ ওষুধ বড়ি খেত না আজকাল যেই দিনই জ্বর একটু মাথা গরম শুরু ট্যাবলেট শুরু সিফাডল শুরু কিন্তু এক সপ্তাহ থাকতো তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন এমনিতে জ্বর আসতে পালিয়ে যেত তো তাওয়াক্কলের উদ্দেশ্যে নিয়ত যদি এই থাকে এই জন্য না যে পয়সা বাঁচাবার জন্য আল্লাহর উপর তোয়াক্কল করি আল্লাহ জ্বর দিয়েছেন সপ্তাহ ধরে জ্বর থাকলে গোনা খাতা মাফ হয় মাঝে মাঝে জ্বর হলে ভালো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ ভালো করবে তাহলে এটি তাওয়াক্কলের অন্তর্ভুক্ত এবং এই হাদিসের অন্তর্ভুক্ত হওয়া যাবে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে ইনশাল্লাহ তারপরে হাদিস হচ্ছে বাবো মায়ুক মিন কিল ওয়াকাল এই অধ্যায় হচ্ছে যে অপছন্দনীয় অনার্থক কথাবার্তা বলা বেশি কথা বলা আর অনার্থক কথাবার্তা বলা উদ্দেশ্যবিহীন আলফাল বেশি কথাবার্তা বলা হচ্ছে কি অপছন্দনীয় করিম সাল্লাম নিষেধ করেছেন এই ক্ষেত্রে হাদিস এমাম সাবি বর্ণনা করেছেন আনোয়ার কাতিবুল মগিরা বিন শোভা মগিরা বিন শোভা তুফার গভর্নর হয়েছিলেন মাবিয়া রাজি আল্লাহ তালানহর যুগে মগিরা বিন শোবার ক্লার্ক কাতের ছিলেন কাতেব মানে ক্লার্ক দিল্লি এই ওয়ার্রাত গোলামটা আন্না মাওয়া কাতাবাইলাল মগিরা মাওয়া রাজি আল্লাহ তালানহ যখন বাদশাহ ছিলেন খলিফা ছিলেন তখন তিনি মগিরা বিন শোবাকে লিখেছিলেন মগিরা বিন শোভা যেহেতু প্রখ্যাত সাহাবি এবং তিনি হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখতেন মাঝে মাঝে উপদেশ তলব করতেন মাওয়া খলিফা যে আমাকে কিছু উপদেশ লিখে পাঠাও নবী করিম কিছু হাদিস লিখে পাঠাও তো এইখানে ওই সেই চিঠি লিখেছিলেন আমার কাছে একটি হাদিস লিখে পাঠাও সামে সাল্লাম যা তুমি আল্লাহ রসুল সাল্লাম থেকে শুনেছো হাদিস লিখো যার ওপর আমল করবো কাল ফাঁকা ইলাইহি মগিরা বিন শোবা তখন এই হাদিসটি লিখে পাঠিয়েছিলেন কি এমনি সামে ইয়াকুল আমি নবী কাছে শুনেছি তিনি নামাজ থেকে সালাম ফিরার পরে বলতেন কি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদ ওয়াহু আলাকুল্লা শাইন কাদির তাহলে এই ক্ষেত্রে ইহি অয়মিত নেই এই হাদিস ইহি অয়মিত নেই অন্য রেওয়ায়তে অন্য ক্ষেত্রে আছে সেই ক্ষেত্রে বলবেন কিন্তু নামাজ থেকে ফিরে যে আল্লাহ আল আলী কালাম সবের পরে আছে যে এখানে ইহি অয়মিত ছাড়াই বলবেন না ইলা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ বারহাক সত্য মাবুদ নেই ওয়াহদাহ যিনি একই একক লাশারিকা লাহু তার কোনো অংশীদার নেই লাহুল মুলক সার্বভৌমত্ব বা রাজত্ব একমাত্র তার ওয়ালাহুল হামদ সমস্ত প্রশংসা একমাত্র তার জন্য ওহু আলাকুল শাহিন কাদির একমাত্র তিনি সর্বশক্তিমান এই দুয়া লিখে পাঠালেন যে এটি নবী কাইসের কাছ থেকে শুনেছি এটি আপনিও পড়ুন কাল এটা হচ্ছে ইতিবাচক যে এই কাজটি করবেন আর নেতিবাচক কারণ দিন হচ্ছে দুটি জিনিসের নাম পজিটিভ নেগেটিভের নাম ইতিবাচক করণীয় আর বর্জনীয় নাম বর্জন কি করবে কাল ওয়াকানায়ানহা আরো লিখে পাঠালেন কি নবী করিম সাল্লাম নিষেধ করেছেন আনকিল ও কাল বেশি কথা বলতে অপ্রয়োজনীয় অর্থহীন উদ্দেশ্যবিহীন কথাবার্তা বলতে বেশি কথাবার্তা বলা এই কিল ও কালের তাস্তির ব্যাখ্যা করতে গিয়ে কয়েকটি মত ওলামারা উল্লেখ করেছেন একটি হচ্ছে যে আল এফসার বেমাল্লা লা ফায়দা তাফিহে মিনাল কালাম যে সব কথাবার্তায় কোনো ফায়দা নেই সেগুলি বেশি বেশি বলা আলফাল এদিক সেদিক কথাবার্তা যাতে কোনো ফায়দা নেই অসার কথা নিষিদ্ধ নবী সাসাম নিষেধ করেছেন আর দ্বিতীয় অর্থ বলেছেন যে লোকজনের কথা কিসা কাহিনী গাল গল্প অথবা কি ঘটেছে না ঘটেছে এই নিয়ে বেশি আলোচনা পর্যালোচনা করা হ্যাঁ আজকে বাংলাদেশে অমুক জায়গায় এই ঘটেছে আর এই এতটি লোক মারা গেছে এতটি লোক আহত হয়েছে বলছে না না এতটি নয় এতটি এই নিয়ে তর্ক বহাস কি লাভ আপনার কিছু লোক মরলো কিছু লোক অ্যাক্সিডেন্ট হলো আহত হলো নিহত হলো এটা লাভ কি সুতরাং এইরকম অপরিজনীয় কথাবার্তা নিয়ে বাক বিতরণ করা তর্ক বহাস করা অপছন্দনীয় কাজ নবী সালাম নিষেধ করেছে কোনো লাভ নেই কিছু লোক মরলো বাঁচলো এতে কোনো লাভ এই জন্য আজকাল পত্র পত্রিকা অনেক ভাইরা পড়েন আমাদের আবুল বসার ভাই তো খুব বেশি পড়েন উনি নিজে একদিন স্বীকার করেছেন যে আমি ডেলি কতক্ষণ নষ্ট করি আজকাল করেন না করেন না আরব নিউজ পড়ে তো এই ক্ষেত্রে সময় নষ্ট না করে হেডলাইন পড়ে নেওয়া যথেষ্ট হেডলাইন পড়লে যে ঘটনা ঘটেছে বাস লাভ কিছু নেই লাভ মুসলিমদের কি হচ্ছে ইসলামের কি হচ্ছে কোথায় উন্নতি হলো যেটি আলহামদুলিল্লাহ আমাদের সুক্রিয়া করার ব্যাপার সেটাই শুকুর করছে আলহামদুলিল্লাহ মুসলিমরা উন্নতি করেছে ইসলামের খেদমত হয়েছে ইসলাম শক্তিশালী হয়েছে এটি আমাদের লাভের কাজ কোথায় মুসলিম ভাইরা নির্যাতিত জুলুম অত্যাচার হচ্ছে তাদের জন্য দোয়া করব মুসলিম ভাইদের সম্পর্কে জানা জরুরি যেহেতু আমার বডির একটা অংশ নবী সাল্লাম বলেছেন যে মুসলিম উম্মা কেমন একটি বডির মতো সুতরাং চীন দেশের মুসলিমরা আমার পা তো আমেরিকা ইউরোপের মুসলিম ভাইরা আমার হাত আর ফিলিস্তিনের মুসলমানেরা আমার হাট আমার অন্তর আরবের মুসলমানরা আমার মাথা ইত্যাদি ইত্যাদি ভারতের মুসলমানরা আমার অন্য আরেকটি অঙ্গ রান ইত্যাদি এইভাবে যদি আমরা চিন্তা করি এই দৃষ্টিভঙ্গি নিয়ে সুতরাং আমাদের মুসলিম ভাইদের সুখ দুঃখ সম্পর্কে জানতে হবে সুখ হলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করবো আল্লাহ আর দুঃখ হলে সেসব মুসলিম ভাইদের আমরা হেল্প করব হেল্প করতে পারলে না হলে কমের পক্ষে দোয়া দিয়ে সাহায্য করবো এই উদ্দেশ্যে যদি পত্রিকা পড়েন তাহলে সব পাওয়া যেতে পারে আর এই হলো সেই হলো এই শেয়ার বাজার এত লস খেয়েছে আজকে লস কালকে লাভ হয়েছে সব জুয়া খেলছে অনেকে এইসব জেনে লাভ কি আর যদি ব্যবসা হয় অপরের ব্যবসা নিয়ে আমাকে ব্যস্ত করে লাভ কি করেছেন <clears throat> অমুক জায়গায় চুরি হয়েছে অমুক জায়গায় ডাকাতি হয়েছে অমুক জায়গায় ছিনতাই হয়েছে কিছু নেই অমুক জায়গায় নৌকা ডুবেছে অমুক জায়গায় জাহাজ ডুবেছে কিছু লাভ নেই এগুলি নিষেধ করা হয়েছে তাহলে তিল ও কাল তারপরে তর্ক বহস করা এসব কথা নিয়ে তর্ক বহস করা তিল কাল মানে দুই দিক থেকে কথোপকথন কথা কাটা এসব নবী শাসন নিষেধ করেছেন তাহলে একটি নিষিদ্ধ হলো একটি কথা অকাসরাত সওয়াল আর বেশি বেশি জিজ্ঞাসাবাদ করা কাসরাত সওয়াল বেশি বেশি সওয়াল নিষেধ করা হয়নি কিন্তু বেশি বেশি জিজ্ঞাসাবাদ আর এমন জিজ্ঞাসাবাদ বেশি বেশি যদি প্রয়োজন হয় আপনার জানা নেই তাহলে বেশি বেশি জিজ্ঞেস করবেন কিন্তু বেশি বেশি এমন জিজ্ঞাসাবাদ যেগুলি ঘটনা হয়তো ঘটেনি বা আপনার সমস্যা নয় আপনি দুনিয়ার মাথা নিয়ে চলে এসছেন যে ওই কলকাতা একটা ঘটনা ঘটেছে সেখানে স্বপ্নে নাকি স্বপ্নে নাকি তালাক দিয়েছে সেটাকে বাস্তবায়ন বিদ্যার্থীরা সেটা বাস্তবায়ন করে দিয়েছে আচ্ছা সেটার ফতুয়া কি হবে বাবা তো তোমার জেনে লাগবে ফতুয়া সেটা যার সমস্যা সে জানে হ্যাঁ যদি বিশেষ করে যদি সাপোজ ভবিষ্যতের ক্ষেত্রে যদি এরকম হয় নিষিদ্ধ কোরআনে আল্লাহ নিষেধ লাতাস আলু আন আসিয়া আল্লাহ বলছেন তোমরা বহু ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করবে না কারণ তার উত্তর যদি তোমরা জানো তো অনেক সময় অপ্রীতিকর হবে অপচন্দনীয় হবে এই আয়াত মায়েরা সম্ভবত রয়েছে যদি প্রশ্নের উত্তর পেয়ে যাও তাহলে খারাপ লাগবে এর উদাহরণ দিচ্ছি এই আয়াত কখন নাজল হয়েছিল হোজাই ফায়েসে জিজ্ঞাসা করছেন যে আরাসুল আল্লাহ তাই না আবি আমার আব্বা কোথায় আমার আব্বা তো মারা গেছে কোথায় জান্নাতে না জাহান্নামে প্রশ্ন ভালো না মন্দ মন্দ প্রশ্ন ভালো কোথায় মন্দ প্রশ্ন কারণ গায়েব রাসুল্লাহ আল্লাহ জানিয়ে দিতে পারেন ওহির মাধ্যমে যদি আল্লাহ রসুল বলে দেন যে তোমার আব্বা জাহান্ন ভালো লাগবে আমরা যাদের আব্বারা মারা গেছেন যাদের আত্মীয় মারা গেছেন বা দাদাই মারা গেছে আব্বা আম্মা হয়তো বেঁচে আছে দাদা দাদি যদি জিজ্ঞাসা করেন আর যদি গায়েব জানার কোনো পথ থাকতো না বিশ্বাসলামের জামানায় বিশেষ করে যদি বলে দেন যে তোমার দাদা কবর পূজারি ছিল আজমিরি ছিল সেই জন্য জাহান নামে ভালো লাগবে শুনে আপনাকে কষ্ট পাবেন সারা জীবনটাই কষ্ট খালি আহ করতে থাকবেন হাই আমার দাদা জাহান নামে চলে গেল আমার নানি জাহান নামে চলে গেল ইত্যাদি ইত্যাদি তাহলে জেনে লাভ কি ক্ষতি কিন্তু প্রশ্নের উত্তর জেনে গেলে কষ্ট হবে মুখটা কালো হয়ে গেল মলিন হয়ে গেল হুজাই কারদি আল্লাহ নবী শাসন দেখতে পেলেন যে বড়ই শোকে ভেঙে পড়েছিল তারা শুনে জবাব শুনে যে ইন্না আবাকা ফিন্না হুয়া বলেছেন নবী সাল্লাম উত্তর প্রশ্ন করেছে উত্তর পেয়ে গেল ওহি হয়ে গেল উত্তর দিয়ে দিলেন সাথে সাথে নবী সাল্লাহ আলি নবী তার শোক দেখে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন শোনো ইন্না আবি ও আবা কাফিল্লা তোমার আব্বাও জাহান্নামে আমার আব্বাও জাহান্নামে এই হাদিসে রয়েছে যে নবী সাল্লাম পিতা জাহান্নামে কিন্তু এই এই নিয়ে আবার বহাস করি না বিদাদিদের সাথে এটিও কি লোকালের অন্তর্ভুক্ত কারণ একজন লোক মারা গেছে আমাদের কাছে আম ফর্মুলা সাধারণ ফর্মুলা হয়েছে যারা কুপুরি শিরকের অবস্থায় মারা গেছে তারা জাহান্নামে কিন্তু আপনি জাহান্নামের জন্য আপ্রাণ চেষ্টা করো জাহান্নামে ঢুকাবার ও জান্নাতে ঢুকাবে আপ্রাণ চেষ্টা নবীর পিতা জাহান্নামে যাবে এত বড় বেয়াদবি তো ওয়াহাবি এই নিয়ে ঝগড়া করে কোনো লাভ নেই সুতরাং এইরকম মশলা মশাইল কোথাও উপস্থাপন করবেন না উঠাবেন না উঠে গেলে বর্জন করে মজলিস থেকে উঠে যান পায়খানার বাহানায় সেখান থেকে কেটে পড়েন এইসব ঝামেলাই যান না আসিয়ান তুবদালাক এইসব মধ্যে এটা পড়ছে কি যাবেন না কারণ এই কি করে লাভ নেই বেশি বরং যেসব আহকামের প্রয়োজন রসুলের আব্বা জান্নাতে জাহান্নামে আপনার লাভ লস কিছু আছে আপনার হুকুম হাকাম না আকিদা না আমল কিছু নাই সব প্রয়োজন নেই জানারও প্রয়োজন নেই আল্লাহ কোনোদিন জিজ্ঞাসা করবে না যে রসুলের আব্বা সম্পর্কে কেন তুমি জানোনি কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে যে ইমানের পিলার কয়টি ইসলামের পিলার কয়টি নামাজের রুকুন কয়টি তুমি নামাজ রুকুন ঠিক করে পড়েছিলে কি পড়নি আত্মাহাত মুখস্থ ছিল কিনা বিনা আত্মাহাতে নামাজ পড়েছো তুমি এই জি এগুলো জিজ্ঞাসা কথা হচ্ছে যেগুলি সম্পর্কে জবাবদাহি করতে হবে সেগুলি সম্পর্কে আমাদেরকে তৎপর হইতে হবে এরকমই বহু উদাহরণ রয়েছে লাতাসুর আনাসিয়া আর ভবিষ্যৎ প্রশ্ন কিছু ঘটেনি আর এমনি জিজ্ঞাসা করা এইরকম নিষিদ্ধ কারণ এক সাহাবি হেলাল বিন ওমাইয়া বলে সাহাবি ছিল এসে জিজ্ঞাসা করছেন নবী সাহেব তখন লেয়ানের হুকুম আসেনি লেয়ানের হুকুম মানে নিজের স্ত্রীকে যদি জেনা করতে দেখে এর হুকুম কি হবে এ হুকুম নাজল হয়নি এসে জিজ্ঞাসা করছে ঘটনা ঘটেনি এমনি জিজ্ঞাসা করছে ইয়া রসুল্লাহ আর আয়তা লওয়াজাদা রাজুলুন মাহিম রাতিহি রাজুলুন মা যাই খাল ইয়াকতুলুহু লুহু আচ্ছা বলুন তো যদি কোনো পুরুষ ইয়ে দেখে স্ত্রীর কাছে অন্য কোনো পুরুষকে অপর পুরুষকে তাহলে সে কি করতে পারে কি তাকে খুন করে দিবে হত্যা করা যায় হবে এক যদি হত্যা করে তার আত্মীয় তাকে হত্যা করে দিবে ঠিক সমস্যা কি করবে আর যদি চারটি সাক্ষীর জন্য যায় তাহলে চারটি সাক্ষী খোঁজ করতে করতে কোথাও তাহলে করবে কি প্রশ্ন করলো নবী সাসলাম প্রশ্নটি অপছন্দ করলেন আর ওহি নাজল ওহির প্রতীক্ষা করলেন ওহি নাজল হয়ে গেল লেয়ানের আয়াত করে নূরে নাজল হয়ে গেল যে এই ক্ষেত্রে স্ত্রী যদি অস্বীকার করে তাহলে চারটি কসম করবে এই কসমের তরিকা যেটি রয়েছে ও ওখান থেকে ফিরে যাচ্ছে আর যেমনই বাড়িতে ঢুকতে যাচ্ছে ইন্নারিল্লা স্ত্রীর কাছে অপর পুরুষ কি মুসিবতে পড়লো তাহলে বোঝা যাচ্ছে যে এইরকম প্রশ্ন করতে নেই এই জন্য তালাক সম্পর্কে আচ্ছা যদি তিন তালাক দিয়ে দিই আচ্ছা যদি দুই তালাক দিয়ে দিই আচ্ছা যদি এক তালাক দিয়ে দিই তালাকের যখন সমস্যা হবে তখন জিজ্ঞাসা করবে যখন তখন জিজ্ঞাসা করার দরকার নেই তাহলে এরকম সমস্যা ঘটতে পারে আর তালাকের মাথায় একজন সাধারণ মানুষকে জানার প্রয়োজন নেই কখন প্রয়োজন হবে যখন এই সমস্যার সম্মুখীন হবে তখন জানবেন যদিও এলএম শিখা অবশ্যই নাকির কাজ তালাকের এলএম এল এলএম শেখেন কিন্তু ফতোয়া দিতে যেন না অল্প শিখেই আর তালাকের ফতোয়া দিতে শুরু করবেন তা কাজ করিয়েন না কাসরাতুস সওয়াল বেশি বেশি প্রশ্ন করা অপ্রয়োজনীয় প্রশ্ন সওয়ালের দুটি অর্থ হয় কিন্তু একটি অর্থ করলাম যে কি বেশি বেশি জিজ্ঞাসাবাদ করা আর জিজ্ঞাসা অপছন্দনীয় জিজ্ঞাসা আর কি হচ্ছে যে কাউকে আটকিয়ে দেওয়ার জন্য ফাঁসিয়ে দেওয়ার জন্য জানার জন্য না বিদাতিরা এরকম করে আপনি প্রশ্ন করেন এলেম শিখার উদ্দেশ্যে আপনার এলেম বৃদ্ধি করার উদ্দেশ্যে এই উদ্দেশ্যে না যে দেখি হুজুর কত পানির মাছ দেখি আমার আলেম কতটা পানিতে থাকে এরকম মাদ্রাসার কিছু ছাত্র দুষ্ট প্রকৃতির থাকে ওই দুষ্ট প্রকৃতির ছাত্রকে জব্দ করার জন্য ভালো তরিকা আছে যেগুলি আমরা নতুন শিক্ষকদেরকে শিখিয়ে দিই যে কি করতে হবে প্রথম এত দিতে হবে ওভারলোড করে দিতে হবে যে যাতে তার ব্রেনে ধরতেই না পারে খুব স্টাডি করে আসতে হবে যারা শিক্ষকতা আমরা শিক্ষকতার ফিল্ডে করেছি প্রথম যখন পড়াইতে শিক্ষকতায় নাম লাগাতে বা নতুন মাদ্রাসায় গেলাম পড়ার জন্য এত করে দিতে লাগলাম একটা হাদিসের ব্যাখ্যা আর একটা আয়াতের তফসিরের ব্যাখ্যা যে ওর সামান্য ব্রেন তার চাইতে তো আমি অনেক বেশি জানি পড়াশোনা করেছি বিশ বছর ধরে সামন দিতে লাগলাম যে কিছুই বুঝতে পারে না স্যার ধরে রাখতে পারে না এত এলিম রয়েছে তখন সে ঠিক হয়ে গেছে তারপর আর প্রশ্ন করবে না বেশি যদি এরকম প্রশ্ন হয় তার উত্তর এই হবে যদি এই প্রশ্ন হয় তো এই উত্তর হবে যদি এই সন্দেহ হয় তো তার এই নিরসন হবে এই করে দিতে দিতে এমন লোড করে দিতে হবে যে অবার লোড হয়ে যাবে তার আর সাহস করবে না যে এই প্রশ্ন করতে হবে না হুজুর ইয়ে আলেম ভালো আলেম তারপরে আপনি নর্মালি চলেন না কেন দু চার সপ্তাহ পরে আপনি নর্মাল হয়ে যান কিচ্ছু আর জিজ্ঞাসা করবেন আর যদি প্রথমখানে আপনি যদি অল্প অল্প দেন তো হবে যে বেশি এলেন না এইটুকুই মনে হয় তার এইটুকুই হয়তো পানির মাছ এরকম বুঝতে দিতে হবে না ছাত্র মাদ্রাসা ছাত্ররা বেশ কিছু দুষ্ট হয় এরকম গ্রামারের ক্ষেত্রে মানে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে দেখবেন যে একটা ছেলে খুব গ্রামারে ফুটফুট করছে দিতে হবে তাকে আর কতগুলো ক্ষেত্রে প্রশ্ন করতে হবে উত্তর দাও তো তুমি ফাঁসি দিতে হবে তাকে যখন দেখবে দু চারবার তো ফেসে গেছে নিজে ফেসে গেছে আর প্রশ্ন করবেন না কথা বুঝতে পারছেন যে দুষ্ট হবে তাকে ওইভাবে জব্দ করতে হবে বাকি ভালো নিয়ে যে প্রশ্ন করছে অবশ্যই এখলাসের সাথে জবাব দিতে হবে তো সওয়াল মানে একটি হচ্ছে প্রশ্ন করা বিভিন্ন দিক বললাম যা ঘটেনি এরকম প্রশ্ন করা যে যেরকম যেসব প্রশ্ন উত্তর পেলে কষ্ট হইতে পারে এসব জিজ্ঞেস করতে হবে না বা প্রয়োজন নেই অপ্রয়োজনীয় প্রশ্ন ইত্যাদি আর সওয়ালের আর একটা দিক হচ্ছে সওয়াল মানে ভিক্ষা করা সওয়াল মানে মানে কি ভিক্ষু ভিক্ষুককে ধমক দিয়ে কথা না কথা বলিও না তাহলে এখানে কাসরাত মানে জিজ্ঞাসাকারী নয় জিজ্ঞাসাকারী নয় বরং ভিক্ষা তাহলে এখানে সওয়াল মানে বেশি বেশি ভিক্ষা করা বা চাওয়া যে কোনো ক্ষেত্রে চাওয়া সে ধার চাওয়া হোক অথবা কারো কাছে ভিক্ষা চাওয়া হোক কিছু লোকের ধার চাওয়া অভ্যাস আছে ও ধারে সবসময় ধারের ওপর ঋণের ওপর থাকে পকেটে পয়সা আছে বাকালে ধার খাবে আছে না মুদিখানার দোকানে ও খাতা খুলবেই ও আমি এটার খুব বিরোধী দেশে যায় ভাইদেরকে দেখি মুদিখানার দোকানে খুলে রেখেছে খাতা খুলে আমি না খাতা খুলবে না এতে সেও খেয়ানত করতে পারে কারণ অনেকে আল্লাহকে ভয় করে না কখনো না আর পকেটে পয়সা আছে নগদ পয়সা তোমাদের কাছে অভাব কিসে তোমার এমন নাই যে তোমার বেতন পাচ্ছ তারপরে ডেলি ডেলি পয়সা দিয়ে আসো আমার জীবনে এই কাজটা আমি করিনি বহু জায়গায় থেকেছি ধার খাওয়া ব্যবসা আমি করেছি নগদ খাওয়া অনেকে করেন ইচ্ছা করে যে একসাথে পয়সা দেবো কেন একসাথে দেবেন পাঁচ টাকা হলো পাঁচ টাকা দেবেন দু টাকা হলো দু টাকা দিবেন তারপরে ধার করা অভ্যাস যখন তখন সামান্য ক্ষেত্রে দশ টাকা দেন একটু একটু প্রয়োজন আছে অথবা বাসা থেকে নিয়ে এসে কাজটা করতে পারবেন বা অথবা কালকে সেই কাজটা করলে হবে একটু পঞ্চাশ টাকা দিতে পারবেন একটু দেন তো দেখি যার তার কাছে আপনার মান সম্মান হারিয়ে যাবে তাহলে ধার চাওয়াও এর মধ্যে সামিল আর ভিক্ষা চাওয়াও সামিল যে সেই ক্ষেত্রে মানুষের কাছে দ্বারস্থ হওয়া হাত পাতা হাত লম্বা করা না এইসব করবে কাছাড়া বেশি বেশি চাওয়া বেশি বেশি চাওয়া বলছে তাহলে অল্প চাওয়া যেতে পারে মানে অল্প চাওয়া মানে প্রয়োজনে চাওয়া একেবারে না চাইলে না ভিক্ষা করলে চলছে না না ভিক্ষা করলে চলছে না না ধার চাইলে চলছে না অচল অবস্থা ফেসে গেছেন আপনি রুম ভাড়া দিতে হবে আর বেতনও পাচ্ছেন না এখন ধার নাইলে চলবে না মান সম্মানের ব্যাপার এমার্জেন্সি অবস্থা রয়েছে অবশ্যই ধার চাইতে হবে অবশ্যই হেল্প চাইতে হবে মানুষের কাছে হঠাৎ করে দেশে পাঠিয়ে দিচ্ছে টিকিটের ব্যবস্থা নেই আপনার কাছে সেই ক্ষেত্রে চাইতে হবে প্রয়োজন অসুস্থ এমন হয়ে পড়েছেন কোনো ব্যবস্থা নেই চিকিৎসার চিকিৎসা করতে হবে চাইতে পারেন জাহেজ রয়েছে চাওয়া জাহেজ কিন্তু চাওয়া কাজটি উত্তম কাজ নয় আল ইয়াদুল অলিয়া সাইরম মিনাল ইয়াদিস ওপরের হাতটি নিচের হাত চাইতে উত্তম নবী বলেছেন এই জন্য কাসরাত সওয়াল ভিক্ষা করা না যায় নাই কিন্তু বেশি বেশি চাওয়া নবী নিষেধ করেছেন ওয়া এদাতুল মাল ধন সম্পদ নষ্ট করা ধন সম্পদকে নষ্ট করা নিষেধ করেছেন ধন সম্পদ নষ্ট করা মানে অপ্রয়োজনীয় ক্ষেত্রে খরচ করা অপচয় খরচ করা যেই খরচটা যথেষ্ট তার চেয়ে বেশি খরচ করা ডেলি ডেলি পাঁচ রিয়াল দিয়ে আপনাকে নাস্তা করতে হবে আর আর হোটেলে খেতে হবে আর ডেলি ডেলি ব্রোস্টার খেতে হবে অপ্রয়োজনীয় তারপরে পানি খেতে হবে সে পানির বোতল কিনে খেতে হবে ডেলি ডেলি আপনাকে এত বেশি খরচ করতে হবে যা আপনার আয় ইনকামের চাইতে বেশি আর ঋণী হয়ে থাকবে সবসময় ঋণে ডুবে থাকবেন না এটা হচ্ছে এজাতুল মাল আর মাল নষ্ট করা যে কোনো হারামের ক্ষেত্রে খরচ করা মাল নষ্ট করা যে কোনো হারামের ক্ষেত্রে নাজায়জ ক্ষেত্রে খরচ করা হচ্ছে মাল সম্পদ নষ্ট করা বিড়ি সিগারেট খাওয়া এজাতুল মাল এটি একটি দলিল ধন সম্পদ নষ্ট করা মাসিক কত টাকা আপনি বিড়ি সিগারেটে আর জর্দাতে তামাকে খরচ করছেন ও মান ও ওয়া হাত তো নিষেধ করেছেন মান এবং হাত থেকে দুইটি শব্দ মান মানে যে ক্ষেত্রে প্রদান করতে হবে দিতে হবে দিতে বাধা দেব না বাবাকে দিতে হবে মাকে খরচ দিতে হবে তাদের চিকিৎসা তাদের লেবাস পোশাক ইত্যাদি তাদের খরচ খরচা ছোট ভাই পড়াশোনা করছে তাকে দিতে হবে মানা না দেব না যেখানে দেওয়ার প্রয়োজন দেব না আত্মীয় অভাবী রয়েছে এতিম বিধবা রয়েছে গ্রামে দিতে হবে না দেব না আর হাত আর নেওয়ার ক্ষেত্রে যেদিক থেকে আসুক হাতে হাতে মানে দাও গিভ দাও দাও দাও তাহলে অন্যের খাতে নেওয়ার ক্ষেত্রে খুব পটু আর দেওয়ার ক্ষেত্রে খুব বকিল এটি নিষেধ করেছেন যে শুধু অন্যের কাছ থেকে নিতেই থাকবেন আর দেবেন না এই ব্যাখ্যা ধারের ক্ষেত্রে করা যেতে পারে কিছু লোকের স্বভাব আছে ধার অন্য কাছে করতে পারে কিন্তু চাইতে জানে পয়সা দেবে না বের করা মুশকিল তার কাছ থেকে টাকা বের করা মুশকিল বাকি সে আপনার কাছ থেকে বের করে দিচ্ছে না এক হাতে তালি বাজে না এ হোক মান থাক দেওয়ার ক্ষেত্রে বাধা মানা দেব না আর হাত প্রয়োজন আছে টাকা দাও ও কুকিল উম্মা হাত এবং মায়ের নাফরমানি করা মাকে কষ্ট দেওয়া এখানে মায়ের কথা বলা হয়েছে আব্বাও এতে সামিল রয়েছে অকুকুল মা মায়ের হক বেশি সেজন্য যেন মায়ের কথা বলা হয়েছে অন্য জায়গায় অকুকুল দেন বলা হয়েছে আল্লাহ আকলে ওয়ালেদাই মাতা পিতার আচরণ করে নাফরমান যাতে মাতা পিতাকে কষ্ট হয় শরীয়ত সম্মত কষ্ট সেটি হচ্ছে অকুক শরীয়তের বিরোধী কষ্ট যদি কেউ অনুভব করে মাতা পিতা সেটি কষ্ট নয় সেটি নাফরমানি নয় অর্থাৎ কোন গুনার কাজে বাধ্য করছিল আপনি করেননি সেজন্য কষ্ট তাহলে সেটি অকুক বা নাফারমানি নয় নাফারমানি হচ্ছে আল্লাহ রসুলের সন্তুষ্টির কথাই বলেছিল অথবা জায়জ কথা একটি বলেছিল মাতা পিতা আর আপনি করলেন না তাদের মনে কষ্ট হলো জায়জ কথা নিকির কথা না হলে জায়জ কথা বলেছিল আর করলেন না আপনি তাতে যদি কষ্ট হয় এটি হচ্ছে নাফারমানি অকুকুলিম মাহাত জাহারাম ওয়াদিল বানাত এবং মেয়েদেরকে জীবন্ত দাফন করে দেওয়া যা জাহিলিয়াতের যুগে করত জীবন্ত দাফন করে দেওয়া আজকাল করে না আজকাল এর নতুন বাচ্চা হচ্ছে যারা বর্ষণ করে বাচ্চাকে নষ্ট করে দিচ্ছে গর্ভধারণ করে গেছে ব্যবস্থাপন ওষুধ খাচ্ছিল তারপর বাচ্চা ধরে গেছে বাচ্চা রাখবে নষ্ট করে দেবে অথবা মেয়ে হয়ে গেছে মেয়ে তো নেব না আশা করেছিলাম ছেলে হবে তিন চারটা মেয়ে হয়ে গেছে পরপর এবার আশা করি ছেলে হবে তারপরে হইলো না তখন বাচ্চা নষ্ট করে দিল আল্লাহ আকবর এরকম অপরাধগুলি আজকাল এক শ্রেণীর শাসক মুসলিমরা করছে এটি ওয়াদিল বানাত মেয়েকে জীবন্ত দাফন করে দেওয়ার অন্তর্ভুক্ত এই গুনার অন্তর্ভুক্ত এই যে ওয়াদ থেকে মউদা শব্দটি মানে জীবন্ত যে মেয়েকে দাফন করা হয়েছে মেরে দেওয়া হয়েছে নবী সাল্লাম এসব কাজে নিষেধ করেছে কয়টি কিলো কাল কাসরাতুল সওয়াল এদাতুল মাল মানাহাত ওকুকুল মাহাত আর ওয়াদিল বানাত ছয়টি নিষিদ্ধ কাজের কথা মগিরা বিন সোবা রাজি আল্লাহ তালানহ লিখে পাঠালেন মাউিয়া রাজি আল্লাহ সমস্ত প্রকারের গনহার কাজ থেকে অন্যায় কাজ থেকে জবান হেফাজত করা শির থেকে আরম্ভ করে অন্যায় সাক্ষী সব চলে আসবে মধ্যে কারণ আল্লাহ রবুল্লা আলমিনের ফেরিস্তারা সবকিছু নোট করতে রয়েছেন সুরা কাফের আয়াত এখানে আসেছে অমান কান আবিল ইয়াসমত নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি আর পরকালে বিশ্বাস রাখে ইমান রাখে সে যেন ভালো কথা বলে আবিল ইয়াসমত অথবা নীরব থাকে ভালো কথা বলো আর না হলে নীরব থাকো মহান আল্লাহর বাণী মায়াল ফেজমিন কাউলিন যে কোনো কথা উচ্চারণ করে বান্দা ইল্লা লাদাইহে রাকিবুন আকিদ সেই ক্ষেত্রে তার নিকট ফেরেস্তা রাকিব হ্যাঁ, প্রত্যক্ষ করে রয়েছেন বা প্রস্তুত রয়েছে আকিব মানে প্রস্তুত থাকা আর রাকিব মানে পর্যবেক্ষণ করা বা অবলোকন করা রাকিব মোরাকাবা করছেন মানে পাহারা দিচ্ছেন আর আকিব প্রস্তুত রয়েছেন তা নোট করার জন্য ডান দিকের ফেরেস্তা আল্লাহ রাবুল আলম ইয়াতালাকাল মোতালাকিয়ানে দুই ফেরেস আনিল ইয়ামিন ও আনিস শেমাল ডান দিকে বাম দিকে আল্লাহ রাবুল বলেছেন সুরে কাবুল তো ডান দিকের ফেরেস্তা নেকি লিখে আর বাম দিকের ফেরেস্তা গুনাহ লিখেন তারা প্রস্তুত রয়েছেন তাহলে নেকির কথা বললে তো ভালো কথা আর যদি গুনার কথা বলে তাহলে গুনাহ লিখা হবে আন সাহাল ইবনে সাদিন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাল ইবনে সাদ সাহাবী বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তিনি বলেছেন قال আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াযমানু লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ যে ব্যক্তি আমাকে জামানত দেবে ইয়াজমানু আমার দেশের মানুষ জামানত তো বুঝে তাই না জামানত দেওয়া মানে কি দায়িত্ব নিয়ে নেওয়া জামানত দেওয়া মানে দায়িত্ব নেই কারো জামানত নিলে মানে কি আপনি নিজের দায়িত্ব নিলেন যেই ব্যক্তি আমার জন্য দায়িত্ব নেবে কিসের দায়িত্ব নেবে দুইটি বস্তুর দায়িত্ব নেবে মা বাইন লাহিয়াই হে ও মা বাইন রিজলাই হে চুয়ালের হাড্ডি বা চুয়ালের হাড় লাহিয়া ওখান থেকে দাড়ি লাহিয়া তোর মানে দাড়ি হয় না তো দাড়ি যে গজায় যে অংশটুকু সে অংশটুকুকে লাহিয়া বলে এই যে হাড়টা হাড্ডিটা আছে আর এই হাড্ডিটা আছে এই দুইটি হাড্ডিকে লাহিয়া বলে লাহিয়াই তাসনিয়া বলা হচ্ছে দ্বিবচন তো এই দুইটি দুই চুয়ালির হাড্ডির মাঝখানের বস্তুটির যে জামানত দিয়ে দিবে বা দায়িত্ব নিয়ে দিবে হ্যাঁ তা কি তা হচ্ছে জবান বা জিদ্দা অমা বাইনা রিজলাইহি আর দুই পায়ের মাঝখানের বস্তুটির যে দায়িত্ব নিয়ে নেবে যে এর আমি দায়িত্ব নিয়ে নিলাম এর আমি হেফাজত করবো অর্থাৎ লজ্জা স্থানের লজ্জা স্থানের হেফাজতের দায়িত্ব নিয়ে নিল জামানতে নিল যে আমি এর হেফাজত করব আর কিসের এই জবানের হেফাজতের দায়িত্ব নিল যে আমি এর হেফাজত করব অন্যায় কাজে এই জবানকে ব্যবহার করব না অন্যায় কাজে লজ্জা স্থানের ব্যবহার হবে না আদমানুল্লাহুল জান্নাত তো আমি তার জন্য জান্নাতের জামানত নিয়ে নিলাম কে বলছেন সাল্লাম জান্নাত তার জন্য ঠিক কি বলা যাবে অবধারিত নিশ্চিত জান্নাত পাবে জবানের হেফাজত করে তাহলে জবান দ্বারা শীত করবে না জবানে যদি হেফাজত করে তো জবান দ্বারা জুলম করবে না জবান যদি হেফাজত করে তাহলে গিব চুগলখড়ি মিথ্যা সাথী মিথ্যা কথা বলা যত জবান দ্বারা যত গুণা হতে পারে করবে না আর যদি লজ্জা ইসলাম হেফাজত করে তাহলে যে না সমকামিতা কোনো অন্য রকমের অন্যায় হবে না তাহলে নবী সাল্লাহ সাল্লাম তার জন্য জান্নাতের জামানত নিয়েছেন খালিয়াকুবুল নাসা ইল্লা হাসায়দ আলসেনাতেহিম জাহান নামে যাওয়ার মূল কারণ হচ্ছে হাসায়দ আলোচনা আলসেনাতেহিম জবানের কৃতকার্য জবানের কর্ম জবানের উপার্জিত বস্তু জবান যা কিছু উপার্জন করবে মানে যা কর্ম করবে তার বিনিময়ে জাহান নামে নিক্ষিপ্ত হইতে হবে জবান দ্বারা এমন একটি কথা হঠাৎ করে বলে গেল সারা জীবন আমল নষ্ট করে ফেললো আমল করে যাচ্ছে যাচ্ছে একটা সিরকি কথা বলে একটা কুপুরি কথা বলে একটা অসন্তোষজনক আল্লাহর ওপর অসন্তুষ্টি প্রকাশ করে দিল নামাজেরও যা সব ঠিক আছে বারবার করে তিনটি চারটি মেয়ে হয়ে গেল আল্লাহকে আমাকে পেয়েছিল একটা ছেলে দিতে পারলো না গেল সব বর্ষা বর্ষাকাল আমাদের দেশে বৃষ্টিতে খুব বেশি বর্ষাকালে কৃষক লোকের আমাদের দেশে চাষি লোকের খুব চিন্তার নামাজি লোক কিন্তু ধান ভিজে গেল গম ভিজে গেল ফসল ভিজে গেল আল্লাহ চোখ নেই আবুজবিল্লা এরকম কথা বলে আল্লাহ কি দেখতে পাই না এখনই নামাজ পড়ে এলাম আর আমার ওই সব ভিজিয়ে ভিজে সব খারাপ করে দিল কাফের হয়ে গেল তাহলে এই জবান তার আমার সব নষ্ট করে দিল বরবাদ করে দিল এই জবানের জন্য জাহান সব সময় ওজন করে কথা বলতে হবে বিনা ওজনের কথা জ্ঞানী মানুষ বলেন যে কথা বলার পর তার পরিণাম খারাপ হয় পরিণাম ভালো হবে না এই জন্য খুব বেশি কথা বলা ভালো নয় প্রয়োজনে কথা বলতে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলে না প্রয়োজন চুপ শোনেন عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং পরকালে ঈমান রাখে এই ধরনের হাদিসগুলি থেকে বোঝা যায় বহু হাদিস রয়েছে যেগুলিতে আল্লাহর পরে পরকালের কথা বলা হয়েছে মানুষের জীবনে সংশোধনের জন্য এই ছয়টি ইমানের স্তম্ভ ইমানের স্তম্ভ কয়টি ছয়টি কিন্তু এই দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যার যত বেশি মজবুত আল্লাহর প্রতি ইমান থাকবে সেই ব্যক্তি তত সংশোধিত জীবন পার জীবন যাপন করবে যার যত বেশি আখেরাতের প্রতি ইমান কবরের জীবনের প্রতি ইমান হিসাব নিকাশের প্রতি ইমান পুলিশের প্রতি ইমান জান্নাতের প্রতি ইমান জান্নার প্রতি ইমান হজ কথার প্রতি ইমান নবী সাফাতের প্রতি ইমান আর কেয়ামতের যে ভয়াবহ অবস্থা তার প্রতি ইমান তত বেশি তার আমল চরিত্র আখলাক ইবাদত বন্দেগী সুন্দর হবে এই দুইটি বিষয়কে খুব বাড়াইতে হবে এই ইমানগুলি আর সবসময় স্মরণ করতে থাকতে হবে যেমন আল্লাহর কুদরতের কথা আল্লাহর এলেমের কথা আল্লাহর সার্বভৌমতের কথা সবসময় স্মরণ করতে হবে তেমনই আল্লাহর বদবন্দির কথা স্মরণ করতে হবে তেমনই স্মরণ করতে হবে পরকালে দৃশ্যের কথা পরকালে কি হবে কবরে কি হবে জবাব দিতে পারবো আসরে কি হবে জবাব দিতে পারবো জান্নাতে জান্নাতে যেতে পারবো জাহান্নাম থেকে বাঁচতে পারবো ইত্যাদি এগুলি সব সময় চিন্তাতে নিয়ে আসতে হয় বারবার করে চিন্তাশীল হতে হবে চলতে ফিরতে রাস্তা ঘাটে এই সম্পর্কে চিন্তাশীল হন একাই চলছেন দুনিয়ার চিন্তা না করে এই সে চিন্তা না করে ওই কিস্তার কাহিনী চিন্তা না করে আপনি পরকাল সম্পর্কে চিন্তাশীল হন তার ইমান বাড়বে ইমানে উন্নতি হবে এই জন্য নবিসাল বলেছেন মান কান ইমনে বিল্লাহ আখের যে আল্লাহ ইমান রাখে আর পরকালে ইমান রাখে পরকালে ইমান আপনাকে জবাবদাহির চিন্তা আছে আল্লাহর প্রতি ইমান আছে আল্লাহর বান্দা আপনি তাহলে ফালিয়াকুল খায়ের ভালো কথা বলেন আল্লাহ জবান দিয়েছেন ভালো কথা বলেন আবিল ইয়াসমত অথবা চুপ থাকেন অমান কানা ইউমেন বিল্লাহ ওয়ালিয়াউমিল আখের যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে আর পরকালে ইমান রাখে ফালা ইউজে যারাহু সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় প্রতিবেশীকে কষ্ট না দেয় প্রতিবেশী এমনকি যারা রুমমেট রুমে থাকে কাজ করে কোম্পানিতে কাজ করে রুমে থাকে অথবা এক জায়গায় রুম নিয়েছেন বিভিন্ন কোম্পানির লোক একই রুমে থাকেন তাহলে এটাও তার অন্তর্ভুক্ত সেও আপনার প্রতিবেশী বরং প্রতিবেশী চাইতে বেশি হোক একই রুমে থাকে প্রতিবেশী তো আলাদা রুমে থাকে কিন্তু ঘরে যারা থাকে তাদের কষ্টের ব্যাপারটি আরো খেয়াল রাখতে হবে যে কোন কাজগুলি করলে কষ্ট হতে পারে কি করলে কষ্ট হতে পারে ছোট্ট ছোট্ট কথা স্মরণে রাখতে হবে অনেকে স্মরণ রাখেন এগুলি জুতা আপনার জুতাটা নতুন আছে ওইটা পরে উজু করবেন না আপনার জুতোটা চামড়ার সেই জন্য চামড়া ভিজে যাবে আপনার সাঁথির স্যান্ডেলটা ভিজে আপনি শুকনো স্যান্ডেল আছে সে এক্ষুনি হয়তো বাইরে বেরোবে আর ওটা নিয়ে আপনি বাথরুমে যাবেন কষ্ট দেওয়া নাই কষ্ট দেওয়া নয় অবশ্যই কষ্ট দেওয়া আপনি কি ভালোবাসেন নিজের জন্য যে আপনার ভিজা পাচপাচ করে ভিজা আর রাস্তায় আপনি সেই স্যান্ডেলটা পরে গরিব মানুষ তার স্যান্ডেলই আছে পুরনোই আছে সেই জন্য কি আপনাকে ভিজাইতে দেবে সে অনুমতি দিয়েছে এটা প্রতিবেশী কষ্ট দেওয়া নেই ছোট্ট উদাহরণ দিচ্ছি গামছা তলিয়ে নিজের গামছা রাখেন ওই পরের গামছাটি হাত মুখ মুছার স্বভাব আর নিজেটা থাকলেও ওই নতুন করে রাখবেন ওই অপরেরটা তা আসবেন ওই গামছা হাত মুছে নিলেন মুখ মুছে নিলেন কেন করবেন অন্য অন্য গামছা আর কত লোককে যে দেখা যায় মসজিদের গেটে মাঝে মাঝে আমি ওই দৃশ্যগুলো দেখি যে কে কি করছে নিজের নতুন জুতোটাকে রেখে দিল তাহলে একটা স্যান্ডেল ওখান থেকে নিল মসজিদের যদি অনেক অনেক মসজিদে এমনি এক্সট্রা স্যান্ডেল রাখা আছে হ্যাঁ তো এই চটিগুলি রাখা আছে চটিগুলি আছে কিন্তু একটি লোক রেখে গেল গেট ঘরেরা প্রতিবেশী কষ্ট দিয়ে থাকে সিগারেট খেয়ে সিগারেট ফেলে দিয়ে সিঁড়িতে নামছে আর সিগারেট খাচ্ছে দুর্গন্ধ সিঁড়িতে কষ্ট দেওয়া নয় প্রতিবেশীকে একজন মুসলিম ভাই আপনার ঘরে থাকে সিগারেট খায় না আপনি রুমে বসে বসে সিগারেট খাবেন তাকে কষ্ট দেন না আপনি ফেলাই যার আল্লাহ পরকালে যদি বিশ্বাস থাকে তাহলে প্রতিবেশীকে কষ্ট দেবে না সিগারেট খাবে বাইরে গিয়ে খাও বাইরে খেয়ে চলে আসো রুমে আমার এই সাথী সিগারেট খায় না তাই কষ্ট হবে ঘরে আমি সিগারেট খাবো না আর অধিকাংশ ভাইদের ঘরে ঢুকলে দুই একজন তো সিগারেট খোরা আছেই